الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সুন্দর আবু হরাই রাদিয়াল্লাহু তাআলার হাদিস এবং এই হাদিস থেকে অনেক কিছু শেখার আছে এই একটি হাদিস থেকে অনেক কিছু শেখার আছে তো আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা ইয়াকুল আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু সেই আল্লাহ আল্লাহ সেই সত্তা যার ছাড়া কেউ বারহাক মাবুদ নেই সত্য মাবুদ নেই লা ইলাহা ইল্লাহু ইন কুনতু লা আতামিদু বিকাবিদি আলা আলাল আরদি মিনাল জু আমি আমার কাবেদ মানে হয় কলিজা কাবেদ মানে কলিজা তো কলিজা যেহেতু বক্ষে রয়েছে সেজন্য কলিজার অর্থে এখানে বক্ষ আমি বুকের ভরে উপুর হয়ে পড়ে থাকতাম আর জমিনের ওপর মিনাল জু খিদার কারণে খিদায় তিনি মসজিদে নবীতে নামাজ পড়তে এত খিদায় থাকতেন আসামে সুফার মধ্যে ছিল আবু হরাজি আল্লাহ না ঘর না বাড়ি বাসা না খাবার দাবার না রুজি রোজগার কিছুই ছিল না হিজরত করে এসেছিলেন সেই ইয়ামান থেকে দৌসি বংশ দশ বংশ ইয়ামানের বংশ এই দশ বংশের আবু হাইরাজি আল্লাহ তালান হিজরত করে এসেছিলেন বাড়িঘর কিছু নেই যাদের বাড়িঘর ছিল না তারা কোথায় বাস করতেন মসজিদে নবীর মধ্যে একটা জায়গা আছে আসাবে সুফার জায়গা প্রায় তিনশোর কাছাকাছি সাহাবে কেরাম যাদের বাড়িঘর ছিল না মসজিদে বসবাস করতেন মসজিদেই থাকতেন আর আল্লাহর তো অকল করে নবী হাদিস শুনতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আর আশা করে থাকতেন যে কোনো জায়গা থেকে কোনো কিছু যদি চলে আসে তাহলে খেতে পাবো না হলে কিছু নেই খাবার না জমি না জায়গা না ব্যবসা বাণিজ্য না পয়সা যে ব্যবসা করবো কিছুই ছিল না মহাজেররা অনেকে ব্যবসা করেছেন আনসাররা তাদের চাষবাস ছিল তাদের খেজুর বাগান ছিল কিন্তু এই আসামে সুফার কিছু ছিল না বাড়িঘর পর্যন্ত ছিল না বাসাও ছিল না মসজিদে বসবাস করতেন তাহলে মসজিদে প্রয়োজনে থাকা জায়েজ তারপরে তারা আল্লাহর প্রতি অক্কল করে থাকতেন নবী সাল্লামের সাথে নামাজ পড়তেন হাদিস শুনতেন দিনের কথা শুনতেন শিখতেন এই জন্য আবহাওয়া রাজি আল্লাহ হাদিস খুব বেশি তিন বছর থেকেছেন মাত্র নবী সাল খাইবারের যুদ্ধের সময় নবী সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছেছেন সপ্তম হিজড়িতে মাত্র তিন বছরে তিনি পাঁচ হাজারের বেশি পাঁচ হাজার চারশোর বেশি হাদিস তিন কাছাকাছি চারশো আর কি এত হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে সাহাবাহিক মধ্যে হাদিস তার মুখস্থ ছিল তো এই আবু হারেজি আল্লাহ হো আসাবি সুফার অন্তর্ভুক্ত ছিলেন যখন কারো কাছে কিছু আনসারিদের কাছে কিছু খেজুর আসলো বাগান থেকে তখন খেজুরের একটা গোছা নিয়ে এসে ঝুলিয়ে দিলেন ওখান থেকে কিছু পেড়ে পেড়ে তারা খেতেন মসজিদে ঝুলিয়ে দিতেন মসজিদে নিয়ে এসে ঝুলিয়ে দিতেন নবী ইসলামের কাছে কিছু হাদিয়া আসলো দুধ আসলো গোস্ত আসলো তখন নবী ইসলাম তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন যে দুধ খাওয়িয়ে দিলেন গোস্ত রুটি খাওয়িয়ে দিলেন কখনো কিছু হাদিয়া তোহফা আসলে নাহলে অনাহারে চলছেন একটা না চলছে দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন অনাহারে আল্লাহ তো অনেক সময় বাইরে থেকে আসতে গিয়ে মসজিদ আর বাইরে থেকে হয়তো আসছেন মসজিদের বাইরেই পড়ে গেছেন আসার খেয়ে খিদার কারণে খিদার কারণে আসার খেয়ে পড়ে গেছেন আর বেহস হয়ে গেছেন অনেক সময় বেহস হয়ে যেতেন খিদাই অনেক সময় বেহস হয়ে যেতেন আমরা বুঝতে পারি না যে খিদা তো মানুষ বেহস হয়ে যায় বেশি খিদা লাগলে যে মানুষ বেহস হয়ে পড়ে যায় বুঝতে পারছেন না ওয়াইন কুন্তুল্লা আসুদুল হাজার আলা বাতিনি মিনাল জু আর আমি খিদার তাড়নায় আমার পেটের ওপর পাথর বেঁধে রাখতাম পেটে পাথর বেঁধে রাখতাম পেটে পাথর বাঁধার রহস্য সম্পর্কে ওলামারা হাদিসের যারা সারহীন ভাষ্যকার তারা দুইটি হেকমত লিখেছেন একটি হচ্ছে যে পাথর সাধারণত ঠান্ডা হয় পেটে জ্বালা হয় খুব বেশি যখন খিদা লাগে পেটে জ্বালা স্বাভাবিক পেট জ্বলে ওঠে না তো ওই জ্বালাটাকে ঠান্ডা করার উদ্দেশ্যে পাথর বেঁধে রাখতেন একটি হেকমত দুই নম্বর হেকমত হচ্ছে যে মানুষের মাজা ভেঙে পড়ে খিদায় অচল অবস্থা হয়ে যায় তো পাথরটা বেঁধে থাকলে আমার মাজাটা একটু শক্ত থাকবে আছে পেটের সাথে কিছু আছে জড়িয়ে আছে এই দুইটি হেকমতের কথা ওলামারা নকল করেছেন আল্লাহ আলম তো যাই হোক পেটে পাথর বাঁধতেন আবু রাজি আল্লাহ তালান নবী করিসাল্লাম পেটে পাথর বেঁধে রয়েছেন একবার সাহাবারা বলছেন খন্দকের সময় ইয়ারসুল্লাহ আমাদের পেটে পাথর দেখেন পেটে পাথর বাঁধা আছে খিদায় এত খিদায় রয়েছে নবী সাল্লাম কাপড় উঠিয়ে দেখালেন যে দেখো আমার দুইটি পাথর বাঁধা আছে তোমাদের একটি করে পাথর বাঁধা আছে আমার পেটে দুইটি পাথর বাঁধা আছে সাল্লাহ আলী ওয়ালাকাত কাদ তো ইয়ামান আলা তারিখ আল্লাহ ইয়াখরুজুনা আমিন একদিন এত খিদা লেগেছে বেহোশ পড়ে গেছেন তারপরে আবার হোশ ফিরে এসেছে তখন বসে আছেন ওই রাস্তাতে মসজিদের গেটের বাইরে রাস্তায় এরকম বসে আছেন একদিন আমি বসে আছি আলা কহিম মুসলমানরা নামাজিদের রাস্তায় আল্লাদি আখরুজন মানে যেখান থেকে মুসলমানরা নামাজ পড়ে বের হয় নামাজ বের হয় বা নামাজ পড়তে আসে ওই রাস্তায় বসে আছি আর মাররা আবু বকরিন আবু বাকর ওখান দিয়ে অতিক্রম করে যাচ্ছেন সাল তোহান আয়াতিন মিন কিতাবিল্লাহ আবু বাকরকে মাসলা জিজ্ঞেস করলেন আবু হেরাজি আল্লাহ তালা যখন খুব খিদা লেগে যেত তখন রাস্তায় এরকম বসে যেতেন পাগলের মতো হয়ে বসে যেতেন বেহোশ হয়ে যেতেন হুশ ফিরেছে বসে থাকতেন মাঝে মাঝে মাসলা জিজ্ঞেস করতেন ভান করে মাসলা জানার প্রয়োজন নেই কিন্তু মাসলা যখন জিজ্ঞেস করব আর কথা বেরোচ্ছে না ফিস ফিস ফিস ফিস করে কথা আওয়াজ উঠছে না স্বর নেই এতে বুঝতে পারবে যে না খুব খিদে লেগেছে আবু হেরাকে তখন হয়তো কেউ ডেকে নিয়ে যাবে দয়া হবে তখন ডেকে নিয়ে যাবে কিছু খাওয়াবে এই আশাতে তো বলছেন একদিন আমি ওই রকম রাস্তায় বসে আছি অসহায় অবস্থায় আবু বকর রাজি আল্লাহ তাআলা অতিক্রম করেছেন সাউতন আয়াতিন মিন কিতাবিল্লাহ কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম হয়তো কোনখানে আছে সেই আয়াতটি কোন সূরায় অথবা জিজ্ঞেস করলেন যে সেই আয়াতটির অর্থ কি এটি বেশি এখানে প্রযোজ্য কারণ সেই যুগে কোরআনের তরতিব ওইভাবে হয়নি তো যাই হোক জিজ্ঞাসা করেছেন যে আয়াতটার অর্থ কি তফসির কি আয়াত জিজ্ঞেস করলেন মা সাউতো ইল্লা বিয়ানি আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য তফসির জানা ছিল না তফসির আমি জানতাম আবু বলছে আমি তফসির জানতাম কিন্তু কি জন্য জিজ্ঞেস করেছিলাম ইল্লা লেউসবে আনি যে আমাকে খাওয়িয়ে দাওয়িয়ে তৃপ্ত করবে আমার তৃপ্তি হাসিল হবে সাবা মানে তৃপ্তি হাসিল হবে আমাকে খাওয়িয়ে দেবে আমি পরিতৃপ্ত হব আমার রাও আলাম ইয়াসাল আয়াতের অর্থটা বলে দিলেন বলে দিয়ে হেঁটে চলে গেলেন রাস্তা অতিক্রম করে বেরিয়ে চলে গেলেন আবু বকর দিয়া ওলাম ইয়াফাল আর কিছু বললেন না মানে আমাকে খাওয়াইতে নিয়ে গেলেন না বুঝতে পারলেন না আবু বকর সোমা মার রাবি ওমার ওমারের গুজার হইল ওমার অতিক্রম করলে ফাঁসা আলত আয়াত মিন কিতাবিল্লাহ কোরআনের একটি আয়াতের তফসির জিজ্ঞেস করলাম মাছ আলত ইল্লা লিউসবানি উদ্দেশ্যে এই যে আমাকে খাওয়াবে যখন আওয়াজ বুঝতে পারবে যে তো খুব খিদের অবস্থায় আছে কষ্টের অবস্থায় নিয়ে যাবে আমাকে খাওয়াবে সামাররা বলে মেফাল তফসির বলে দে উনিও চলে গেলেন বুঝতে পারলেন না সোম্মা দি আবুল কাসিম সাল্লাহ আলি সাল্লাম আবুল কাসিম সাল্লাহ আলি সাল্লাম কে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অতিক্রম করেছেন মাহিনা রা আনি আমাকে দেখে চেহারা দেখে মুখ সুখা দেখে আর এই অসহায় অবস্থা খিদার অবস্থা দেখেই টের পেয়ে গেছে যে এখানে কি জন্য বসে আছে রাস্তায় এরকম পড়ে আছে গড়াগড়ি করছে কেন ফাতাবাসমা মুচকি হেসে উঠলেন নবী সাল্লাম ফাতাবাসমা নবী সাল্লাম মুচকি হাসতেন মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে মুচকি হেসে কথা বলা এটি হচ্ছে কি সাদাকা নবী সাল্লাম বলেছেন তাবাস্তম কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা তুমি মুসলিম ভাইয়ের সাথে কথা বলবে মুচকি হেসে এটি তোমার জন্য সাদাকার সওয়াব তো নবী সাল্লাম মুসকি হেসে কথা বলতে হিনা রানি ও আরাফা মাফি নফসি ও মাফি ওয়াজহি আমার মনে যে কি আছে আমি কি জন্য এখানে বসে আছি আর মাফি ওয়াজহি আর আমার চেহারা দেখে বুঝতে পেরেছেন যে কি অবস্থা আমার দূর অবস্থা না কি অনাহারে সুম্মা কাল বলেন ইয়া আবাহির আবু হরেরাকে আবাহির হিরুন মানে বিড়াল তো হরেরা তসগির হির বললেন হির মানে এমনি বিড়াল যে কোনো বিড়াল আর হরেরা মানে ছোট বিড়াল হে আবু আবু আবু হির সংক্ষেপে যেমন আমরা অনেকের নামকে দেশে সংক্ষেপ করি না সংক্ষেপ করি আমরা অনেক সময় নাজাইজ সংক্ষেপ আব্দুল খালেককে খালেক বলে ডাকছেন খালেক ভাই আব্দুল রাজাককে রাজ্জাক ভাই এগুলো নাজাইজ সংক্ষেপ আর কতগুলি জায়েজ সংক্ষেপ আছে যেমন জামান ভাই নাম হচ্ছে সৈয়দ জামান কি বললাম জামান ভাই ঠিক আছে জাকির হোসেন নাম জাকির ভাই আর এইভাবে অনেক সংক্ষেপ আছে ফজলুর রহমান বলছে ফজলু ভাই আমাদের দেশে এরকম সংক্ষেপও আছে আজিজুর রহমান আজিজ ভাই কতগুলি সংক্ষেপ যেগুলি জায়েজ সংক্ষেপ তো আবাহেরটা আবু হরিয়ার নামের সংক্ষেপ শর্ট করে ডাকা হে আবু হরেরা কুলতুম আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনাদের রাসূলুল্লাহ আছে না ইয়া রাসূলুল্লাহ আছে হে আল্লাহ রসুল আমি হাজির আপনার দরবারে হাজির লাব্বাইক নবী করিম সাল্লামকে সাহাবারা লাব্বাইক বলতেন কালা ইলহাক ওয়া ওয়ামাদা কালা ইলহাক নবী সাল বললেন যে সাথে হয়ে যাও লাহিকা আল মানে কারো সাথে মিলে যাওয়া তো আমার সাথে হয়ে যাও মাজার হাঁটতে লাগলেন মাজার চলতেই থাকলেন আর বলেন সাথে হয়ে যাও তুমি ফাতাবিয়া নবী সাল্লামের পিছনে পিছনে চলতে লাগলাম তাবিয়া মানে ফলো করা অনুসরণ করা পিছনে পিছনে চলা হামান তাবিয়া হুদায়া যে আমার হেদায়তের অনুসরণ করবে যে ব্যক্তি অনুসরণ করে সে পিছনে পিছনে চলে ঠিক কিনা এই জন্য তাবিয়া মানে এখানে হাঁটার ক্ষেত্রে পিছনে চলা ইত্তেবা মানে অনুসরণ নাই এটা হচ্ছে পিছনে পিছনে চলতে লাগলাম ফাদা খালা বাড়িতে ঢুকলেন ফাস্তা জানা অনুমতি চাইলেন ওজেন আলী অনুমতি চাইলেন মানে পরিবারকে বললেন যে তোমরা সতর্ক হয়ে যাও পর্দা করে না বাড়িতে মেহমান আসছে তাহলে বোঝা গেল যে বাড়িতে যদি কোনো মেহমানও নিয়ে যান তো হুট করে দরজা খুলে দিলে মেন দরজা আর হঠাৎ করে হয়তো ভাবছে যে স্বামী আসছে স্বামীর আওয়াজ আর হঠাৎ করে সামনে আপনার স্ত্রী চলে আসলে এরকম কাজ করতে হবে না অনুমতি নিতে হবে বলতে মেহমান আছে তাহলে আপনার স্ত্রী সতর্ক হয়ে যাবে পর্দার আড়ালে চলে যাবে তারপরে বৈঠক ঘরে যেখানে বসার জায়গা মেহমান সেখানে ঢুকান আর হুট করে সাথে করে এনে চলে যাবেন এইরকম মেহমানেরও উচিত সাথে সাথে দরজার কাছে আপনি যার বাড়ি যাচ্ছেন আপনি তার সাথে সাথে যাবেন না একটু পিছন দিকে থাকেন দূরে থাকেন তারপর অন্য দিকে চেহারা করে থাকেন হতে পারে তার স্ত্রী সামনে এসে দরজা খুলে দিচ্ছে সামনে চলে আসতে পারে হবে কি হবে না আর অনেকের বাড়িতে গ্রামে বাজে দরজাই নেই হয়তো হঠাৎ করে মহিলা সামনে চলে আসতে পারে এই জন্য নবী করিম সাল্লাম যে কোনো দরজার সামনে দাঁড়ালে ডানে বামে দাঁড়াতেন এবং আদেশও করেছেন তো সরাসরি দরজার সামনে দাঁড়াবেন না ডানে বামে দাঁড়াবেন এখন সিঁড়ি দিয়ে উঠছেন তাহলে সিঁড়ির নিচেই দাঁড়ালেন যাতে করে ওপরে দরজা নজর কোনো লোক চলে আসে কোনো মহিলা চলে আসলে নজরে না আসে এগুলো হচ্ছে ইসলামিক আদব সস্তা জান অনুমতি নিয়ে নবী সাল্লাল্লাহু সাল্লাম তার জন্য আবু হেরার জন্য আবু হেরা আসছে তোমরা পর্দা পর্দার মধ্যে চলে যাও স্ত্রীর কাছে অনুমতি নিলেন আর আজকাল হ্যাঁ আমার বন্ধু এসছে তুমি আদব খাইতে জানো না তুমি অভদ্র স্ত্রীকে শাসন করে এই জন্য স্ত্রীদের চরিত্র খারাপ হয়ে যায় কিছুদিন এরকম বেহা পর্দা হইতে হইতে চরিত্রই নষ্ট হয়ে গেল এরকম অনেক কিছু কাহিনী ঘটনায় আজকাল ঘটছে ওজেন আলী আমার জন্য অনুমতি দেওয়া হলো ফাদা খালা ফাওয়াজাদা লাবানান লাবানান ফি কাদাহিন বাড়িতে প্রবেশ করলেন দুধ পেলেন হাদিস কোরআনের ভাষায় দুধকে লাবান বলা হয় আজকাল পার্থক্য করছে হালিব আর লাবানে তাই না তো লাবান মানে দুধ আজকাল একটু পার্থক্য করার জন্য দুই রকম করে পাওয়া যাচ্ছে বাজারে একটাকে হালিব আর একটা হচ্ছে লাবান লাবান বুঝছেন তো না বুঝেন না কোনটা লাবান টক করা যেটা ঘোল আমাদের সমাজে যেটা ঘোল আর যেটা তাজা দুধ ফ্রেশ দুধ সেটা হচ্ছে হালিব হালিব তাজেজ তাজেজ মানে ফ্রেশ তাজা আরবিতে তাজেজ আর বাংলাতে তাজা হ্যাঁ তাজা দুধ তো দুধ পেলেন ফি কাদাহিন একটি পিয়ালায় কাদাহ পিয়ালায় পাত্রে ফাকালা মিন আইনা হাজা আল্লাবান এই দুধ কোথেকে আসলো বাড়িতে দুধ দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু বাড়িতে কোনো দুধের ব্যবস্থা ছিল না দুধ কোথেকে আসলো কালু আহদাহু লাকা ফুলানুন আও ফলানা বললেন বাড়ির লোকেরা যে আপনাকে অমুক ব্যক্তি অমুক পুরুষ আও ফলানা অমুক মহিলা বর্ণনাকারী সন্দেহ কোনো মহিলা অথবা কোনো পুরুষ হাদিয়ে দিয়েছেন হাদিয়া মানে নবী সাল্লামকে তোহফা দিতেন পেশ করতেন মতে গিফট হাদিয়া মানে গিফট হাদিয়া মানে উপহার তো নবী সাল্লামের কাছে হাদিয়া পেশ করতেন কালা আবাহির হে আবু হরেরা কুলতু লাব্বাইক কে আরো আমি বললাম হে আল্লাহ রসুল লাব্বাইক হাজির আছি কালা ইল হাকের আহলি সুফা দুধটি যখন দেখতে পেলেন যে বাড়িতে দুধ আছে তখন অল্পই দুধ একটি পেয়ালায় পাত্রে পেয়ালা তো বোঝেন ছোট পাত্র সেই ছোট পাত্রে দুধ নবী সাল্লাম বললেন যাও আহলে সুফাদের কাছে চলে যাও আহলে সুফা মসজিদে তিনশোর কাছাকাছি সাহাবাই কেরাম সর্বহারা যারা কিছুই নেই তাদের যাও ওদের কাছে চলে যাও ফাদ ওহমলি আর তাদেরকে দাওয়াত দিয়ে এসো আমার জন্য যে আল্লাহ নবীর বাড়িতে আজকে দাওয়াত তোমাদেরকে আল্লাহ নবী খাওয়াবেন আল্লাহ আল্লাহ নবী তোমাদের কাছে খাওয়াবেন মজার কথা শোনা কালো আহলু সুফা আজিয়াফুল ইসলাম এই আহলে সুফা যারা ছিল আজিয়াফুল এরা ছিল ইসলামের মেহমান আজিয়াফ জাইফের বহু বচন জাইফ মানে হচ্ছে অতিথি মেহমান এরা ইসলামের অতিথি অর্থাৎ প্রত্যেক মুসলিমের অতিথি আল্লাহ রসুলের অতিথি সাহাবাই কেরামের অতিথি তাদের কোনো বাড়িঘর ছিল না সর্বহারা লায়াউনা আলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদ না তাদের আশ্রয় ছিল আলা আহাল স্ত্রীর কাছে তাদের স্ত্রীও ছিল না ওয়ালা মালিন না ধন সম্পদ ছিল ওয়ালা আলা আহাদ না কোনো বন্ধু বান্ধব ছিল ঘনিষ্ঠ যে তাকে নিয়ে গিয়ে রাখবে আর খাওয়াবে আজকাল কারো যদি বাসা না থাকে নতুন এসেছেন তো দেশি আছে এলাকার লোক আছে অথবা বন্ধু বান্ধব আছে আত্মীয় আছে নিয়ে গিয়ে বাসায় রাখছে খাওয়াচ্ছে হয়তো এক মাস দুই মাস তিন মাস ফ্রি ফ্রি খাচ্ছেন নতুন সৌদি আরব আসার পরে এরকম ব্যবস্থা আছে কিন্তু তাদের কাছে কোনো ব্যবস্থা এরকম ছিল না আর কেউ নিয়ে গিয়ে বাড়িতে রাখবে এরকম তার কাছে জায়গা নেই স্বামী স্ত্রী থাকার জায়গা নেই কোথেকে রাখবে তো মসজিদে নবী কেন তাদের থাকার ব্যবস্থা করেছিল এক শ্রেণীর বিদ্যার্থীরা আমাদের দেশে বলে যে যারা সুফি না আমাদের দেশে পীর তারা বলছে ওই আহলে সুফা থেকে এসেছি এটি তাদের গুমরাহি এভাবে বিক্রি বিকৃতি করে সুফা সুফাতে দেখেন ভালো করে তাহকিক করেন সুফার মাদ্দা হচ্ছে সদ ফা ফা বুঝলেন না সদ ফাফা আর সুফির মাদ্দা হচ্ছে মানে সুফি মানে যারা পীর সুফির মাদ্দা হচ্ছে সদ ওয়াউফা ঠিক কি না তাসাউফ তাসাউফের মাদ্দা দেখেন সদ ওয়াও ফা আর সুফার মাদ্দা কি ধাতু কি সদ ফাফা তাহলে এই সুফা আহলে সুফা সাহাবাই কেরামদের সাথে এই সুফিদের সম্পর্ক আছে কোনো সম্পর্ক শাব্দিক সম্পর্কও নাই তাহলে ধোকা দেই সুফা শব্দ কোথেকে আসলো তাহলে সুফা সাহাবাই কেরামরা কে যে এই তিনশো সাহাবাই কেরাম বা এদের যে মসজিদে অবস্থান করতেন তাদেরকে সুফাই জন্য বলা হয়েছে মসজিদের মধ্যে তাদের জন্য একটি ছোট্ট চবুতরা মানে ছোট্ট একটি বাসার মতো করে দেওয়া হয়েছিল ওই জায়গায় তারা থাকবে ওই জায়গাটি তাদের থাকার জন্য চবুতরা ছোট্ট ঘর কি বা ছোট্ট করে একটি ঘেরা যদি করে দেন আপনি এখানে একটা ঘেরা করে দেন এটিকে বলা হয় সুফা বলা হয় উর্দু উপমহাদেশের ভাষা চবুতরা বলে তো এরকম একটি জায়গা ঘিরে দেওয়া হয়েছিল যেখানে তারা থাকত তারা ঘুমাইতো বসবাস করতো গল্প গুজব করতো দিনের কথা আলোচনা করতো সেখানে তারা বসে ইত্যাদি সময় কাটাতো জিকির আজকার করতো এ হচ্ছে আহলে সুফা আর পক্ষান্তরে সুফি যারা তাসাউফ সাবজেক্ট থেকে এসছে যারা পীর মুরিদির বিশেষ বিশেষ তরিকা বিশেষ তরিকা নিয়ে একজন পীর যাকে ইজাজত দিল খলিফা বানাইলো আবার তো এই সিলসিলা চলতে থাকলো এই যে সিলসিলা পীরতন্ত্র শুরু হয়েছে তাদের সাথে তাদের সম্পর্ক এই সম্পর্ক আহলে সুফার সাথে কোশ্চিন কালেও নেই মাদ্দার দিক দিয়েও নেই শব্দের দিক দিয়েও নেই আর শরীয়তের শরীয়তের পরিভাষাতেও নেই না লোকাতান না সারান না ভাষার দিক দিয়ে শব্দের দিক দিয়ে তাদের সাথে সম্পর্ক আছে আর না ইসলামী পরিভাষার দিক দিয়েও তাদের সাথে সম্পর্ক আছে তো আহলে সুফাদেরকে ডেকে নিয়ে আসো আহলে সুফি আদিয়াফুল ইসলাম এরা ইসলামের মেহমান লাউনা আল আহলিন ওয়ালা মাল ওয়ালা আল আহাদ এজা আতাথু সাদাকা যদি কোনো সাদাকা চলে আসতো বা আসাবিহা ইলাইহিম নবী সাল্লাল্লাহু কাছে সাদাকা আসলে সাদাকা তো আলে মোহাম্মদ জন্য হারাম ছিল তাই না তখন এই সাদাকা সুফাওয়ালাদের কাছে পাঠিয়ে দিবে গরিব তো ওরাই সবচেয়ে বেশি মদিনায় তো তাদের কাছে সাদাকা পাঠিয়ে দিত সাদাকার যা কিছু আসতো খাবার দাবার ওয়ালাম ইয়াতানাওয়াল মিন হাসাইয়া নবী করিম সাল্লাম সাদাকা থেকে কিছুই খেতেন না গ্রহণ করতেন না কারণ সাদাকা তার জন্য আলী মোহাম্মদের জন্য হারাম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াইদা আতাতু হাদিয়া যদি কোনো হাদিয়া আসতো খাওয়ার জন্য হাদিয়া নামে আসতো আরসালা ইলাইহি ওয়া আসাবা মিনহা তো আহলে সুফার জন্যও পাঠাতেন এবং নিজেও কিছু গ্রহণ করতেন খেতেন হাদিয়া থেকে ওয়া আশরাকাহুম ফিহা এবং তাদেরকে তাতে শরীকও করে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেও খেতেন এবং আসাবি সুফাকেও খাওয়াইতেন ফাসা আনি আলিকা আবহাওয়া বলছেন যে আমাকে নবী সালাম এই আদিশটি একটু অপছন্দনীয় লাগলো ভালো লাগলো না আমার মানে খারাপ লাগা কি অর্থে খারাপ লাগলো যে অল্প দুধটা দেখলাম অল্প দুধ আর নবী সাল্লাম এক খিদাই আর আমি এত খিদাই আমাদেরই জুটবে না বলছে আসাবে সুফার এই তিন সুজনকে ডেকে নিয়ে ফাঁসা আনি জালেক আমাকে এটা খুব কষ্টকর লাগলো যদি খারাপ লাগা না বলেন আর আদবের অর্থ করেন বলে আমাকে এটা খুব কষ্টকর লাগলো অর্থাৎ সাইয়ন থেকে সু থেকে সু মানে খারাপ এই জন্য আসলে শব্দ হচ্ছে এটাই তা আমাকে খুব কষ্টকর লাগলো মানে আমেলা সাইয়ান যে কোনো খারাপ আমল করলো তাই না কষ্ট লাগলো কারণ নবী সাল্লামের কথা নবী সাল্লাম আদেশ খারাপ লাগার কথা নাই এজন্য আদবে শব্দ প্রয়োগ করাই ভালো যে আমাকে কি লাগলো একটু কষ্ট লাগলো যে কি আর তো আমি তার খেতে পাবো না তাহলে আমি তো খেতে পাবো না আর আমি খাদেম আর নবী সাল্লামের নিয়ম ছিল যে খাদেম সে শেষে খাবে এই এক মুসিবত খাদেম আবু খাদেম রসুল্লাহ সাল্লাম আল্লাহ তাহলে আমার ভাগ্যিকার জুটবে এই চিন্তা নিয়ে শান্তি তিনি আর কি অবস্থা বেহস হয়ে যাচ্ছেন খিদার কারণে আপনি কল্পনা করেন যদি আমরা সকালে নাস্তা না খাই দুপুরে খাবার হয়তো মাথা খারাপ হয়ে যায় বাসায় ঢুকে সব আগে দেখি যে রেডি আছে কিনা খাবার নাহলে মাথা খারাপ যদি সকালে নাস্তা না করি কোনোদিন তাহলে আর এমের মন মেজাজ স্ত্রীরা বুঝে যে আজকে সকালে নাস্তা করেনি মাথা হয়তো গরম হয়ে আছে আগেই খানা দেখি রেডি আছে দরজা খুলতে দেখি খানা রেডি আছে আল্লাহ নাহলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে কি অবস্থা আমাদের নবী করিম সাল্লামের সাহাবাহিক কি অবস্থা ছিল সপ্তাহকে সপ্তাহ খাবার দাবার কিছুই পাননি পরেশান হয়ে গেছেন আসলে ফাসা আনি জালেকাহা তিনি আসলে পরেশান হয়ে গেছেন ফাকুল তো অমাহাজ আল্লামান ফি আহলি সুফা এই অল্প দুধ আর আহলে সুফা কি বা হবে অমাহাজ আল্লামান মানে এই দুধ কি বা করবে ফি আহলি সুফা এই আহলে সুফার ক্ষেত্রে এদের কার হবে হ্যাঁ চাটনিও তো হবে না কোন তো আহাক আন ওসিবা মিন হাজ আল্লাবান এই দুধের হকদার তো আমি ছিলাম সারাবাতান আতাকাওয়া বিহা যদি একটু পান করতে পেতাম তো শরীরে একটু শক্তি ফিরে আসতো আর একটু কমপক্ষে আমার খিদাটা মিটতো আর আমি আমি যখন প্রথম দাওয়াত পেয়েছি আল্লাহ নবীর তাহলে আমি বেশি হকদার ছিলাম কি হলো এদেরকে ডাকতে বললেন আল্লাহ রসুল উপায় তো নেই আর হুকুম মানতে হবে নবী সাল্লাহ সাল্লামের ওয়ালাম ইয়াকুন মিন তাআতিল্লাহ ওয়া তাআতি রাসূলি বুদ্দুন কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ছাড়া কোনো উপায় নেই এই বুদ্দুন মানে উপায় এখানে আর লা ওর উপরে লাগিয়ে দিয়ে বুদ্দা মানে লাজিম অবশ্যই মানে আল্লাহ রসুলের আল্লাহ এবং রসুলের আনুগত্য করা ছাড়া তো কোনো উপায় ছিল না নবী বলেছেন আসাবে সুফাকে ডেকে নিয়ে ডাকতেই হবে চলে গেলাম দাওয়াত দিতে ফাতেই তোমরা দাওয়াত তাদের কাছে আসলাম এবং তাদেরকে দাওয়াত দিলাম যে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন মন চাই না কিন্তু বলতে হলে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন আকবালু সবাই এসে পড়লো সবারই খিদে সবাই এসে পড়লো ফাস্তা জানু ফাজেন আল্লাহম সবাই অনুমতি চাইলেন ফাজেন আল্লাহম আল্লাহ রসুল তাদেরকে অনুমতিও দিলেন তাহলে বোঝা হলো যে কারো বাড়িতে যান কি করতে হবে অনুমতি চেয়ে নিতে হবে আর অনুমতি তিনবার চাইতে হবে আর কি দিয়ে চাইতে হবে সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আদখল আসতে পারি কি সালাম আলাইকুম আগে সালাম তারপরে আদখল সেটাকে আপনি তর্জমা করেন সালাম আলাইকুম আজকাল সালামের সাথে বেল বাজাতে পারেন সালাম আলাইকুম বলেন আর বেল বাজান তাহলে সুন্নতের আমল হয়ে যাবে শুধু বেল বাজালে তাহলে পুরোপুরি সুন্নতের আমল হচ্ছে না ও আখাজু মাজালে সাহমিনাল বাইত আর সবাই নিজের নিজের বসার স্থানে ঘরে গিয়ে বসে গেল খাওয়ার জন্য সবাই প্রস্তুত সকালে আবাহির আবু হরে হাসতে হচ্ছে মানে খেদ মতো আবহাওয়া বসে যেতে পারলে তো খেতে এরকম খিদার অবস্থায় কোনো বাড়িতে দাওয়াতে গেছেন আর দাওয়াতে যাওয়ার পরে আপনার হয়তো ঘনিষ্ঠ মানুষ বিশেষ করে আমার বাসায় যদি জাকের যায় যদি আবদুল্লাহরা যদি দাওয়াতে যায় আর অনেক লোক থাকে তো বলবো যে খাওয়ান আর যদি খিদা লেগে থাকে মাথা খারাপ হয়ে যায় খাওয়াবো এদের খাওয়া হবে আবার দস্তরখান চেঞ্জ হবে তাহলে খেতে পাবো দেখেন দুপুরে খেয়েছেন তারপর রাত্রে দাওয়াতে এরকম মাথা খারাপ হয়ে যায় কখন খেতে পাবো পরে আবার তারপরে যেটা উচ্ছিষ্ট বাজবে সেটা ওপর থেকে তো আর খেতে পেলাম না ঠিক না কত চিন্তা আল্লাহ আকবর নবী করিম সাল্লামের সাহাবি কতদিন যে ক্ষুধার্ত ছিলেন বলছেন নবী সাল বলছেন ইয়া বাহির বলতো লাব্বাই কে রাসুল আল্লাহ হাজির হে আল্লাহ রসুল কাল খুদ ফাতেহীন নাও পিয়ালা নাও এবং একদিক থেকে সবাইকে পান করাও নবী সাল্লামের যে তরিকা ছিল আজকাল বেদুইন এলাকাতে আমি দেখেছি আল কাসিমে একটু বদু এলাকায় গিয়েছিলাম তো ওখানে পানি খাওয়ার নিয়ম দেখলাম পানি খাওয়ার জন্য গ্লাস নেই গ্লাস নেই পেয়ালাতে করে পানি নিয়ে আসে পাত্রে পানি নিয়ে আসছে আর ডান দিক দিয়ে শুরু করছে একে দিলে ওই একই পানিতে মুখ লাগিয়ে খেলো যতটা খেলো খেলো তারপরে লোকে দিয়ে দিল এই আরবদের মধ্যে আলহামদুলিল্লাহ এই রুচির ক্ষেত্রে খুব সুন্দরী রায় এদের মুসলিম ভাইদের ক্ষেত্রে অরুচি বলে কিছু নেই অরুচি বলে কিছু নেই ওই দুটো পানি থেকে মুখ লাগি মুখ লাগিয়ে সবাই পানি খেয়েছে যেটা হয়তো অন্য মুসলিমরা পারবে না খুব মুশকিলে আর খেলেও যদি শরীয়তের ব্যাপার মনে করে যদি খায় তো খুব কষ্ট করে মনে কষ্ট করে খাবে হয়তো আমাদের দেশের মহিলারা পারবে আর এখানে বিয়ে শাদির অলিমাতে জানেন কি হয় এতগুলি করে ভাত রাখা হয় আর খাবার রাখা হয় প্রথম পুরুষরা খেয়ে ফেললো তারপরে যদি আরো পুরুষ বাকি থাকে তো আবার পুরুষ খেলো আর পুরুষ না থাকলে তখন মহিলা সিলসিলা ঢোকা শুরু হলো আর মহিলা এসে ওই পুরুষদের জুঠা ওই থালা থেকেই খাবে ঠিক আছে আমাদের মহিলারা পারবে পারবে না কখনো পারবে না নবী সাল্লাম বলছেন খুদ ফাতে নাও পেয়ালাটা নেও ফাতে আর ওদেরকে ধরিয়ে ধরিয়ে দাও কাদা হা পেয়ালা ধরলাম ফাজাল তো অতিহির রাজুল এক একজন করে দিতে লাগলাম ফায়াসরাবা হাতায়ারবা সে পান করতে করতে করতে একবারে কি হয়ে গেল পরিতৃপ্ত হয়ে গেল ইয়ারওয়া ওই এসবার অর্থে তো ইয়াসবা আর ইয়ারওয়াতে পার্থক্য কি আরবির পার্থক্য শুনেন ইয়াসবা মানে খাদ্য খেয়ে তৃপ্ত হয়ে যাওয়া পরিতৃপ্তি হওয়া আর রাউয়া ইয়ারওয়া মানে হচ্ছে পানীয় বস্তু পান করে পরিতৃপ্তি হওয়া বুঝতে পেরেছেন পেট ভরে গেল খানা খেয়ে খাবার খেয়ে এটা হচ্ছে সাবিয়া আর পানি খেয়ে বা দুধ পান করে আর কিছু পানীয় বস্তু জুস পান করে পেপসি মিরান্ডা এসব পান করে পেট ভর্তি হয়ে গেছে তাহলে ওটাকে বলে রাবিয়া ইয়ারবা রাওয়া ইয়ে তো এখানে যেহেতু পানীয় বস্তু দুধ সেই জন্য কি বলা হলো জি রাবু হাতে ইয়ারবা এক একজন করে দিতে লাগলো যতক্ষণ পর্যন্ত তার তৃপ্তি না হয় আর নিজে থেকে না ছেড়ে দেয় পান করতেই আছে পান করতেই আছে যতক্ষণ পেট ভরে গেছে তারপর আচ্ছা ঠিক আছে না সোম্মা আলাই আল কাঁধা তারপরে পেয়ালা আমার দিকে ফিরিয়ে দেয় রদ্দে আরদ্দ মানে ফিরিয়ে দেয় ফাউতিহির রাজুল আবার আরেকজন লোককে দিই ফায়াসাব সে পান করে হাত্তা ইয়ার ওয়া এমনকি সেও পরিতৃপ্ত হয়ে যায় সোম্মা ইয়ারুদ্দু আলাই এল কাধা আবার ওই লোক দ্বিতীয় লোক তৃতীয় লোক পেয়ালা ফিরিয়ে দিল ফায়াসরাব তারপর আরেক লোকে দিল হাত্তা ইয়ারবা সেও পরিতৃপ্ত হয়ে গেল সোম্মা ইয়ারুদ্দু আলাই এল কাধা হাত্তা ইন তাহাই তু এলান নবী সাল্লাম সবাইকে এক ধার থেকে এই দুধ পান করিয়ে নবী করিম সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছেন হাত্তা ইন তাহাই তু এলান নবী সাল্লাম ওয়াকাদ রাউয়াল কওম কুল্লুহুম এই আসহাবে সুফা যে কওম এই যে দলটি ছিল কম মানে এখানে দল এই দলটি যে ছিল সবাই কি হয়ে গেল পরিতৃপ্ত হয়ে গেল হাত্তা রাবিয়াল কম কুলু সমস্ত লোকেরা আসাব সুফান পরিতৃপ্ত হয়ে গেল ফা আখাজাল কাদহা ফাওয়াদাহু ফি আলায়াদিহি তারপরে নবী করিম সাল্লাল্লাহু পাত্রটি নিলেন ফাওয়াদাহু আলায়াদি হাতের উপর রাখলেন ফানা যারা ইলাইয়া ফাতাবাসসামা তারপর আমার দিকে দেখে হাসছেন মুশকি বুঝতে পারছেন যে আবু হেরা আছে যে পাবো কি পাবো না পাবো কি পাবো না তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাসছেন দেখি এবার ফাকালা আবাহির আবাহি কুলতুলা বাইকা রাসুল আল্লাহ হাজির আল্লাহ রসুল কালা বাকি তো আনা ও আনতা এখন কে কে বাকি আমি আর তুমি বাকি তাই না আমি আর তুমি বাকি আছি কুল তো সাদাক তেহা আল্লাহ ঠিক সত্যি বলেছেন আল্লাহ রসুল শুধু আমি বাকি আর আপনি বাকি কারণ এখনো ভয় লাগছে এমনটা না হয়ে যাবে আমি ছুটে যাই তাই না কালা ও কোদ বসো নবী কি বললেন বসো তাহলে বসে পান করা উত্তম ফাশরাব পান করো ফাকা তো বসে গেলাম ফাশারিব তো পান করতে লাগলাম ফাকালা ইশরাব পান করে আমি মনে করছি যে রাখি আল্লাহ রসুলের জন্য তাই আবার ছেড়ে দিচ্ছি একটু পান করে কিছুটা পান করে আবার ছেড়ে দিচ্ছি আল্লাহ রসুল ইউসরাব পান করো সারে আবার পান করলাম ফামাজ আলাই করলো ইসরাব আবার পান করো বারবার ছেড়ে দিস দিয়ে দিচ্ছে আল্লাহ রসুলকে যে ইসরাব হামাজ আলা একুলো বারবার করে আল্লাহ রসুল বলছেন ইসরাব ইসরাব হাতটা খুলতো এমনকি শেষখানায় বললাম যে বা বাসাকা বিল হাক সে আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে হক নিয়ে সত্য নিয়ে প্রেরণ করেছেন রসুল করে মা আজদুল্লাহ মাসলাকা আর পেটে কোনো জায়গা পাই না মাসলাক মানে যাওয়ার রাস্তা এখানে পৌঁছে গেছে আর জায়গা নেই মা আজেদ লাহু আমি পাচ্ছি না লাহু মাসলাকে দুধের কোনো জায়গা যে দুধ যে কোথায় রাখবো আর কোনো জায়গায় পাচ্ছি না কালাফা আরেনি তখন বলে আচ্ছা ঠিক আছে দেখো ফাতাই তুল কাদাহা তারপর আল্লাহ রসুল কাছে পাত্র পেয়ালা দিয়ে দিলাম ফাহমেদ আল্লাহ আল্লাহ তো সঙ্গে আলহামদুলিল্লাহ অল্প দুধে এত লোকের হয়ে গেল আলহামদুলিল্লাহ এটি কি নবী করিম সাল্লামের এই হচ্ছে মজেজা নবী করিম সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন হাজারের ওপরে মজেজা দিয়েছেন সিরাতের কিতাবাদি যদি সবগুলিকে একসাথে করা যায় সমস্ত হাদিস আর সিরাতের তাহলে এক হাজার বেশি মজুদা নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ দিয়েছেন সবচেয়ে বড় মজুদা কোরআন করিম যাদের সারা বিশ্বকে চ্যালেঞ্জ করা হয়েছে তো আল্লাহর আল্লাহর প্রশংসা করলেন ওয়াসাম্মাহ এবং বিসমিল্লাহ বললেন ওয়াসারেব আল ফাদলাহ আর অবশিষ্ট ফাদলা মানে উচ্ছিষ্ট বা অবশিষ্ট অবশিষ্ট যে দুধ ছিল তা পান করে নিলেন নবী করিম সাল্লাহ আলাইহি ঠিক আছে আচ্ছা এখানে যে বলা হয় ফাহামেদ আল্লাহ আল্লাহর প্রশংসা করলেন তো কি তার মানে এই নয় যে খাওয়ার প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে বিসমিল্লা দেখেন ফাহামেদ আল্লাহ আল্লাহর প্রশংসা করলেন বলে মানে আলহামদুলিল্লাহ বললেন ও সাম্মা মানে সাম্মা মানে আল্লাহর নাম নিন মানে বিসমিল্লা বললেন তাহলে কি আপনি খাওয়ার শুরুতে এরকম করবেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা এরকম করবেন না এর অর্থ হচ্ছে যে নবী সাল্লাম প্রশংসা করলেন কি জন্য যে এতগুলি মুসলিম ভাইদের সাহাবাদের আমার খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে যখন আবার খাওয়ার আরম্ভ করলেন তখন বললেন বিসমিল্লাহ তারপরে ওসারিবুল ফদল্লাহ আবার অনাহারের শেষে আল্লাহ প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আতামানি হাজা ওরাজাকানি হেমিন গাইজা হলিমিনী ওলা কুয়া ইত্যাদি ইত্যাদি আরো দোয়া রয়েছে আল্লাহর প্রশংসা কথা করতে হবে না জানা থাকে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলতে হবে আন কাইসিন কালা সামিয়াতু সাদান ইয়াকুলু ইন্নী লাআউয়ালুল আরাবি রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ ওয়া রাআইতুনা নাগজু ওয়া মা লানা তাআমুন ইল্লা ওয়ারাকুল হুবলাতি ওয়া হাযা সামুর আমি সাদকে বলতে শুনেছি কাইস বলছেন তাবে তিনি সাহাব এই বলছেন যে সাদকে বলতে শুনেছি সাদ হচ্ছেন সাদ ইবিন আবি ওয়াক্কাস সাদ বিন আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালা আনহু এই সাদ বিন আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালানো কে ছিলেন বলতে পারেন কে কিছু নলেজ দিতে পারেন নবী সালামের মামু খাল বলা হয়েছে খালি মামু ছিলেন এই একটা নলেজ আর দিনই মর্যাদার দিক দিয়ে আশারাম অবাসার একজন ছিলেন আশরা অবাসার মধ্যে একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস সাদ বিন আবি অক্কাস রাজি আল্লাহ তালানহকে রসুল্লাহ পরে উমর রাজি আল্লাহ তালানহর যুগে গভর্নর আমির করে পাঠানো হয়েছিল কুফায় কুফার লোকেরা চিরকালই বদমাইশ হোসেন রাজি আল্লাহ তালানোর সাথে কি করলো হাসান রাজি আল্লাহ তালাকে লাঞ্ছিত তারা করলো বহু ঘটনা তাদের রয়েছে গাদ্দারির বিশ্বাসঘাতকতার আশারা মুবাসারা সাহাবিন আবি অক্কাস রাজি আল্লাহ তালানহ সাহাবি জলিল এত সম্মানিত সাহাবি তিনি যখন ওখানে আমির হয়ে গেলেন নামাজ পড়ালেন কত ধীর স্থিরতার সাথে খুশু খুজুর সাথে এমামতি করলেন যারা গভর্নর হতেন তখন সাহাবা কেন তারপরেও যুগ যুগ ধরে গভর্নররা এমন থেকেছেন তো সাহাবি তিনি কুফার মসজিদের এমামত করতেন কিছু লোকেরা এত দুষ্ট প্রকৃতির লোক তার নামাজের পর্যন্ত শিকায়ত করলো উমার রাজি আল্লাহ তালার কাছে গোপনীয় চিঠি পাঠালো যে সাদের দোষ রয়েছে সাদের দোষ একটি বড় ঘটনা রয়েছে অন্য কোনো দিন ওই ঘটনাটি বোখারি শরীফে আছে বের করে বয়ান করব তিনটি দোষের কথা তারা অভিযোগ করে পাঠিয়েছিল উমার রাজি আল্লাহ তালানোর কাছে খবর পেতে উমার ডেকে পাঠালেন সাদকে ডাকা উমার খুব শক্ত ছিলেন এই ক্ষেত্রে যে কোনো আমি ওমার আর খবর আসবে তার ভুল ত্রুটির এটা হবে না তার হিসাব খুব শক্ত হিসাব নেওয়া হবে ডেকে পাঠালেন খোঁজ খবর নিলেন দেখে মিথ্যা কথা মিথ্যা কথা তো সাদ বিন আবি অক্কাস রাজি আল্লাহ তালানোর বড় দুঃখ হয়েছিল এই কুফার বদমাইশ লোকদের এই বদ আচরণে এই মিথ্যা অভিযোগে তখন তিনি এই কথাগুলি বলেছিলেন তখন তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলি বলেছিলেন ওরা এই অবস্থার ওপর দিয়ে অতিক্রম করেছে কি অমালানা তহামুন আমাদের কোনো খাদ্য ব্যবস্থা ছিল না ইল্লা ওয়ারাকুল হবলা ওয়াহাজার সামর ঝাউ গাছ কুল গাছ ঝাউ পাতা বা কুল গাছ হবলা বলে অনুবাদ করেছে হবলাকে হবলা করে রেখে দিয়েছে হবলা নাই আর ঝাউ করেছে সামর মানে হয় কিন্তু বড়ই গাছ কুল গাছ অথচ একটা করেছে হো বলা আর একটাকে করেছে ঝাউ সামার মানে ঝাউ হয় না আমার যতটুকু জানা সামার মানে হচ্ছে বড়ই গাছ বা বড়ের পাতা এগুলি খেয়ে দিয়ে আমরা বেঁচে থেকেছি আল্লাহ রাস্তায় জেহাদে গিয়ে আল্লাহ রাস্তায় জেহাদে গিয়ে ঝাউ গাছের পাতা আর কুল পাতা মানে বড়ই পাতা এসব খেয়ে দিয়ে বেঁচে থেকেছি ওয়াইন্না আহাদানা লা ইয়াদাউ কামা তাদাউ শাতু মা লাহু খিলতুন এমন হয়েছিল আর কিছু খাবার নেই খেজুর শেষ হয়ে গেছে কিছুই নেই খাবার দাবার খাদ্য দ্রব্য নেই তখন আমরা গাছের পাতা খেয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছি আর পাতা খাওয়ার কারণে পায়খানা এত শক্ত কষা হয়েছিল কিসের মতো ওয়াইন আহাদানা দাও আমাদের প্রত্যেকের পায়খানা হতো কেমন কামাতা দাও শাহ যেমন বকরির নেদি হয় মালাহ খিলতুন যে তাতে রস থাকে না এক একটি নাদি আরেকটি নাদীর সাথে মেলে না দানা দানা হয়ে পড়ছে এইরকম অবস্থা ছিল আমাদের এইভাবে আল্লাহ রাস্তা আমরা জিহাদ করেছি সোম্মা আসবাহাত বানু আসাদ তোয়াজেরুন আলাল ইসলাম আর এর পরেও এই আসাদ গোত্রের লোকেরা অর্থাৎ এই কুফার বিশ্বাসঘাতকরা তো তোয়াজেরুন আল ইসলাম ইসলামের ওপর আমার শাসন করতে এসছে আমার অভিযোগ করেছে আমিরুল মোমেনিন উমারের কাছে তো তোয়াজেরুন আলাল ইসলাম খিব তো এজান তাহলে আমি ধ্বংস হয়ে গেলাম এই দোষ যদি সত্যি আমার দোষ হয় আমি নামাজ পড়তে জানি না আমি ইনসাফ করি না হ্যাঁ আমি নিজে জেহাদে যাই না শুধু তাদেরকে লেলিয়ে দিই জেহাদ করতে এই দোষগুলি লিখে পাঠিয়েছিল মিথ্যা কথা ইন্নাহলা ইহসেন আবি সলাতে ওয়ালা ইয়াদুল বিল কাজিয়া ওয়ালা এমসি বিশ্বরিয়া কত তারা ভাষা পটু ছিল বদমাইশ লোক ভাষা পটু বেশি হয় বাক পটু হয় ঠিক না কথাগুলি শুনলেন কিভাবে লিখেছিল তারা ইন্নাহু লা ইহসেন বিস সলা নামাজ সুন্দর করে পড়তে জানে না ওয়ালা ইয়াদুল ফিল কাজিয়া আর কোনো কেস মামলায় মোকদ্দমায় কি করে না ইনসাফ করে না নাই বিচার করে না ওয়ালা ইয়ামসিবি সারিয়া আর যুদ্ধ অভিযান হলে নিজে যায় না ক্ষিপ্ত যান তাই যদি হয় এই কথাগুলি সত্যিই যদি হয় তাহলে এতগুলি নেক আমলগুলি কি জন্যই করলাম ক্ষিপ্ত যান তাহলে আমার ধ্বংস আমি তাহলে ক্ষতিগ্রস্ত ধ্বংস ওয়াদাল্লা সাই আর আমার সারা জীবনের মেহনত তাহলে বরবাদ চলে গেল বেকার হয়ে গেল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা শাবিয়া আলু মুহাম্মাদিন মুনযু কাদিমাল মাদিনাতা মিন তুআমিন মিন তুআমি বুররিন সালাসা লায়ালিন তিবান হাত্তা কুবিজ মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আলে মুহাম্মদ আলে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আচ্ছা এই ক্ষেত্রে পরিবারের কথা বলা হবে বংশের কথা বলা হবে আল মানে এমনি বংশ হয় পরিবারও হয় কিন্তু এখানে যেহেতু তার বাড়ির কথা বলা হচ্ছে মোহাম্মদ সাল্লামের পরিবারের লোকেরা মদিনায় আসার পরে মঞ্জু আল মাদিনা যখন থেকে মদিনায় পদার্পণ করেছেন তখন থেকে কোনোদিন তিন রাত কোনো সময় তিন রাত পরস্পর গমের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়নি একটা না তিন রাত তিন দিন গমের রুটি পেয়েছেন এটা জীবনে হয়নি মদিনায় দশ বছরের জীবনে এ হচ্ছে নবী করিম সাল্লামের নয়টি বিবির বাড়ির অবস্থা হাত্তা কবেজা এমনকি নবী করিম সাল্লামের ইন্তেকাল হয়ে গেল কোনোদিন পরপর তিন দিন বা কোনো সময় পরপর তিন দিন নবী সাল্লাম তার স্ত্রীরা গমের রুটি পাননি একদিন রুটি পেলে এমনকি আরেকটি হাদিস আছে যে দুই বেলা রুটি পাননি সকালবেলা রুটি পেলে আসছে হাদিসটি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা খেজুর দুপুরবেলা খেজুর হয়তো সন্ধ্যাবেলা কোনো রকম হয়তো রুটি পাওয়া গেছে তারপরে গমের রুটি না বেশিরভাগ সময় জগের রুটি গম আসতো দূর সামদেশ থেকে গম পাওয়া যেত না মদিনার লোকেরা তাদের কাছে পর্যাপ্ত গম হতো না কখনো কখনো আসতো এই ছিল নবী করিম ইসলামের জীবন অথচ নবী করিম সাল্লামের ওই ফতুহাতগুলি হওয়ার পরে খয়বর বিজয়ের পরে আর বিভিন্ন এলাকা বিজয়ের পরে অনেক গণিমত এসেছিল অনেক জমি জায়গা চলে এসেছিল মুসলিমদের আওতাতে তারপরে এক বছরের খরচ খরচা বিবিদেরকে দিয়ে দিতেন তারপরে তারা এমন করে সাদকা করে দান করে দিতেন যে তারপর অনাহারে থাকতেন এমন নয় যে অভাব ছিল আসলে অভাব ছিল তারা নিজে থেকে অভাব দিকে বেছে নিতেন আমরা অনেকে এখানে আছি যাদের এক বছরের খরচ এখন নেই মানে প্রত্যেক মাসে কাজ করবো আর খাবো কাজ করবো আর খাবো এরকম কি না এক বছর আসলে নেই নবী সাল্লামের আজওয়াজ মোতাহারাদের খাইবারের যুদ্ধ কখন হয়েছে সপ্তম হিজড়িতে তাহলে সপ্তম হিজড়ির পর থেকে প্রায় চার বছর অভাব হওয়ার কথা নেই যথেষ্ট পরিমাণে কানা রসুল্লাহ সাল্লামা ইউনফিক আলহিম নাফকাতা সানা একসাথে এক বছরের খরচ দিয়ে দিতেন ওই জমিগুলি থেকে যখন আসতো সম্পদ চুক্তি হয়েছিল যেসব চুক্তি হয়েছিল ইহুদিদের সাথে অমুসলিমদের সাথে ওখান থেকে ফসল আদি আসতো খাদ্যদ্রব্য আসতো ওগুলি দিয়ে সারা বছর খরচ দিয়ে দিতেন সারা বছর খরচ দিয়ে দেবেন কিন্তু এক মাসও হলো না সব বিতরণ করে সাদকা খেরাত করে বাড়ি খালি কিছু নেই আর বাড়িতে তারপরে এই জীবনকে তারা বেছে নিতেন অনেকে ভাবে যে আসলে অভাব ছিল না অভাবকে তারা বেছে নিয়েছিলেন চয়েস করেছিলেন অভাবের জীবন দারিদ্রতার জীবন বেছে নিয়েছিলেন এখন আমাদের প্রত্যেকের হাজার রিয়াল বারোশো কারো দু হাজার বেতন যদি সব দান করে দিই ওই রকম তাহলে স্বাভাবিক অভাবের জীবন কাটাতে হবে ঠিক না কিন্তু আমাদের ওই রকম আল্লাহর উপর তবাক্কল নেই ওই রকম আল্লাহ ভীরুতা নেই ওইরকম তাকুয়া নেই ওই রকম চিন্তা নেই ওই রকম নফল কাজের ক্ষেত্রে আমাদের উদ্দীপনা নেই যার ফলে আমরা নিজের চিন্তা ওইল ইওর অন মেশিন আপন চর খাইতে আল্লাহ লেগে আছে নিজের পেটে চিন্তা করছি কোনো সময় গরিবদের কথা খেয়াল করি না আল্লাহ তো এই ভালো ধারণা সঠিক ধারণা আজওয়াজ মুতাহারাত মাহাতুল মোমেনিন নবী সাল্লামের বিবিগণ সম্পর্কে রাখতে হবে যে তাদের আসলে অভাব ছিল তার অভাবের জীবনকে প্রেফার করতেন দারিদ্রতাকে ভালোবাসতেন যাতে করে তাদের হিসাব নিকাশ বেশি না হয় যাতে করে পাঁচশো বছর আগে জান্নাত চলে যেতে পারে এই ফজিলতগুলি রয়েছে না গরিবদের জন্য গরিবদের জন্য সব ফজিলত রয়েছে ওরুয়া বলছেন আয়েশা আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণনা করে ওরুয়ার খালা আয়েশা আল্লাহ তাআলা ওরুয়া ইবিন জুবাইর আসমার ছেলে ওরুয়া আসমা বিন দাবি বাকার আও বাকার মেয়ে আসমা আর আয়েশা আবু বাকার মেয়ে ওরুয়া তাহলে আয়েশা আল্লাহ তালার বোনের ছেলে খালা থেকে বর্ণনা করেছেন কালাত বলছেন মা আকালা আলু মোহাম্মদ আকলাতাইন ফি ইয়াউমিন ইল্লা ইহদাহুমা তামরুন মোহাম্মদ সাল্লামের বংশধর বা পরিবারের লোকেরা কোনোদিন দুইবার খানা খাবার খাননি একদিনে ফি ইয়াউমিন দুইবার খাবার খাননি ফি ইয়াউমিন কোনো একদিনে যদি খেয়ে থাকেন ইল্লা ইহদাহুমা তামর তাহলে দুইবারের একবার কি হতো খেজুর হতো নবী সাল্লাম একটি হাদিস বলেছেন যে কারো বাড়িতে খেজুর থাকে তাহলে তাকে বলা যাবে না তার ক্ষুধার্ত রয়েছে খেজুরের ফজিলত বলেছেন আর যদি কোনো বাড়িতে খেজুর না থাকে জানতে হবে যে ক্ষুধার্ত রয়েছে বাইতুন লাতামারা ফিহে জিয়াউন আহলহু এই হাদিসটি বোখারি শরীফ করেছে বাইতুন লাতামারা ফিহে যেই বাড়িতে খেজুর নাই সেই বাড়ির লোককে ক্ষুধার্ত বলা হবে তাহলে খেজুর বাড়িতে রাখার ফজিলত রয়েছে খেজুর বড় শক্তিশালী আরবের লোকেরা যে শক্তিশালী ছিল এখনো আছে মেহনতি কিন্তু আরবদের যারা বসে থাকে না অলস নয় তারা বড় মেহনতি পরিশ্রমী ও এদেরকে অলস করে দিল বা একবার অকেজও করে দিল এই এসিতে না হলে অত্যন্ত পরিশ্রমী জাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও বলছেন কানা ফিরাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিন আদামিন রাসূলুল্লাহ সাল্লামের বিছানা ছিল চামড়ার আদম মানে চামড়া আদম নয় আদম হচ্ছে আদম আলাইহিস সালামের নাম আলিফ আলিফের উপরে মদ রয়েছে তাই না আদম আর এটা হচ্ছে আদম আদম মানে চামড়া আর এদাম যদি হয় হামজায় কাসরা দিয়ে আর দালের পরে আলিফ দিয়ে এদাম মানে আবার তরকারি শাকসবজি তরি তরকারিকে বলে এদাম নবী সাল হাদিস রয়েছে নেমাল এদাম আল মিল হু সর্বোত্তম তরকারি হচ্ছে হ্যাঁ মিলহ মানে কি লবণ সর্বোত্তম তরকারি বা উত্তম তরকারি সর্বোত্তম না হলো নেম মানে উত্তম উত্তম তরকারি হচ্ছে লবণ আজকাল বুঝতে পারেন না বুঝতে পারবেন ভালো থেকে ভালো তরকারি মাছ রান্না করেন গোস্ত রান্না করেন বিনা লবণে খেতে পারবেন তাহলে উত্তম তরকারি হচ্ছে কি লবণ এই দিয়ে বুঝিয়ে দিলাম আর বিশ বছর আগে যদি চলে যান তো অধিকাংশ মানুষ লবণ বেটে রুটি খেত কোথায় তরকারি পাবে গ্রাম অঞ্চলে আর পয়সা কোথায় যে কেনবে শাকসবজি নিজে যা চাষ করতে পারলো খেলো আর চাষ না করতে পারলে নাস্তা খাচ্ছে রুটির কি দিয়ে লবণ দিয়ে পান্তা ভাত খাচ্ছে লবণ ছিটিয়ে এই ঘটনা গ্রাম অঞ্চলে যারা বাস করেছে দেখেছে আমরাও দেখেছি এই অল্প বয়স হলেও তো দেখেন তাদের জন্য এই রকম আর্থিক অসচ্ছলতে যারা রয়েছে তাদের জন্য নেহমাল ইদাম আল মিল কিছু যদি না থাকে রুটি থাকে তো লবণ বাটা দিয়ে রুটি খেতে পারবে না কিছুই না থাকে ভাত আছে লবণ ছিটিয়েও সুন্দর ভাত খেতে পারবেন আপনি লবণ ভর্তা করে লবণ মরিচ করে পারবেন না নেমাল এদাম ও আলমিল হো যেন জন্য নবী সাল্লাম বলেছেন তো নবী দেখেন এদাম আর আদম আর আদম পার্থক্য হইল আদম মানে হচ্ছে কি আদম মানে কি চামড়া নবী সাল্লামের বিছানা কিসের ছিল চামড়ার বিছানা ছিল ও হাস ওহু লিফুন হাস ওহু মানে ভিতরে যা কিছু ঢুকানো হয় যেমন আজকাল তুলো দিয়ে কি করা হচ্ছে বিছানা তৈরি করা হচ্ছে অথবা স্পঞ্জ দিয়ে এগুলি হচ্ছে যে বিছানাগুলি রয়েছে স্পঞ্জের আজকাল কিন্তু ধরেন যেগুলি আপনারা আমাদের দেশে তোষক বলে হ্যাঁ তাতে কি থাকে তুলো থাকে রুই তুলো থাকে তাহলে তুলো তুলো ঢোকানো থাকে যে কোনো তুলো তুলো থাকে অথবা আরও কিছু থাকে কিছুরই ছাল থাকতে পারে হ্যাঁ নারিকেলের ছোবা থাকে যারা মানে হয়তো রাখতে চায় একটু শক্ত রাখতে চায় এটাতে মেডিকেলের দিক দিয়ে ভালো খুব উপকারী জি তো নবী সালামের বিছানায় কি ছিল হাসু তার ভিতরের যেটা ভিতরে থাকে কি বলে ভরণী তুলো তুলো তো নাই তা ছিল লিফ অর্থাৎ খেজুর গাছের ছাল খেজুর গাছের কি ছিল ছাল খেজুর গাছের আঁশগুলি আছে আঁশগুলি ছিল অথবা ওপরেও থাকে তো খেজুরের গাছ যখন ও ডালগুলো কেটে নেবেন তখন ওগুলি অনেক দিন শুকিয়ে যাওয়ার পরে ওগুলোকে যদি একটু নরম করে নেওয়া হয় সেগুলো হতে পারে তো খেজুর গাছের আঁশ বা ছাল লিফ এই ছিল নবী সালামের কত সাধারণ জিন্দগি অথচ তিনি সাইয়দুল মুরসালিন সারা বিশ্বে তিনি সৃষ্টি সেরা ইচ্ছা করলে তিনি কত আরামের থেকে আরামের জীবন যাপন করতে পারতেন আর আজকাল যদি বিনা বালিশে ঘুম হয় না শক্ত হয়ে গেছে বেড ঘুম হয় না এই যদি মুসলমানদের অবস্থা হয় তাহলে কি করবে রাদিনেরস আর কি করবে দুনিয়া তান ওকে জোহে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনটা পলি রাখ কথাডা বলছেন কুননা নাতি আনাছিন মালিক আমরা আসতাম আনাছিন মালিকের কাছে খাবাজহু কাইল খাবাজহু কাইল খাবাজ যে নান বাই করে বলে মানে যে রুটি پکায় বললেন আনাছিন মালিককে তোমরা খাও যে রুটি پکায় খাবাজ মানে খাও তোমরা ফামা আলামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগিফান মুরাক্কাকান আমি নবী সাল্লামকে জানি না যে কোনোদিন তিনি চাপাতি রুটি দেখেছেন মোরাক্কাক মানে পাতলা রুটি অর্থাৎ চাপাতি রুটি চিকন রুটি যেটা চাপাতি রুটি বলে এইরকম রুটি দেখেনি হাত তালাহিকা বিল্লাহ যতদিন আল্লাহর কাছে চলে যাননি মানে সারা জীবনে কোনোদিন চাপাতি রুটি পাতলা রুটি দেখেননি ওই মোটো রুটি খেয়েছেন মোটা রুটি খেয়েছেন ওয়ালারা সাতান সমিতান আর নবী সাল্লাম কখনো ভুনা ছাগল দেখেননি ভোনা ছাগলের গোস্ত কোনোদিন দেখেননি নেহি তার চোখে স্বচক্ষে কোনোদিন দেখেননি খাওয়া তোদের কথা কোনোদিন দেখেননি এরকম অবস্থা হয়নি বা এইরকম অবস্থার ইচ্ছাও করেননি ভোনা ছাগল কোনোদিনই খাননি আর কত ফাহাম খাচ্ছেন আর কত সাওয়ায়া খাচ্ছেন হ্যাঁ রুজ বুখারি আর কত খাসি খাচ্ছেন কত মুরগা মুসাল্লাম খাচ্ছেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে সুম্মালা তুসালুন নাইমাইদিন আন নাইম নবী করিম সাল্লামের জীবন এরকম ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও বলছেন সবগুলি ঘটনা নবী সাল্লামের বর্ণনা করেছেন কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সম্পর্কে সঠিক খবর কালাত কানা ইয়াতি আলাইনা শাহর ফামা নুকিদু ফিহি নারান আমাদের মাস পার হয়ে যেত আমরা চুলো জ্বালাতাম না কিছু ছিল না তো জ্বালাবেন কি এমনি জ্বালাবেন সুখাসুখি মাস চলে যেত মানুকে তো ফিহে নারান বাড়িতে আগুন জ্বলতো না বাড়িতে আগুন জ্বলতো না তাহলে কি খেতেন তারা ইন্নামা হুয়া তামারো ওয়ালমা খেজুর আর পানি খুরমা খেজুর আর পানি ছাড়া আর কিছু ছিল না ইল্লা আন তাবিল্লু হাইম তবে কখনো কখনো গোশত আমাদের বাড়িতে নিয়ে আসা হতো হাদিয়া পাড়া প্রতিবেশী মদিনার কোনো সাহাবি বাড়িতে কিছু গোশত হয়েছে আল্লাহ রসুলের জন্য লাহাম বলেননি কি বলেছেন লোহাইম শব্দটি রয়েছে লোহাইম মানে অল্প কিছু গোশত হাদিয়া দিল এমনি তো দারিদ্রতা অভাব তারপরে নিজের বাড়িতে কিছু রেখে দিলে তো অল্প কোনো সময় গোস্ত চলে আসতো ওই গোস্ত নবী সাল্লাম খেতেন আমাদেরকে কখনো খাইয়ে দিতেন ওরওয়ায় বলছেন ইন্না কুন ইন কুন্না লানানজুর ইলাল হিলাল কে বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরওয়াকে বলছেন ওনার ছেলেকে যে আমরা এক চাঁদ দেখতাম দুই চাঁদ তিন চাঁদ সালাসাত আহিল্লা ফি শাহরাইন তিন তিন চাঁদ তিন মাস চলে যেত তিন চাঁদ দেখতাম মানে দুই মাস পর পর পার হয়ে তৃতীয় চাঁদ চলে আসতো তিন চাঁদ দেখে নিতাম ওয়ামা ওকিদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন তিন তিন চাঁদ পর্যন্ত দুই মাস আড়াই মাস পর্যন্ত রসুল্লাহ সাল্লামের বাড়িগুলিতে আবিয়াত বাইতের জামা হচ্ছে আবিয়াত বয়ুত যেমন শেখের জামা সৈয়ুখ আর আসিয়া ওই রকমই এখানে বাইতের জামা বয়ুত হয় ফি বয়ুতিন আজিন আল্লাহ কোরআনে বয়ুত রয়েছে আর আবিয়াত হয় তো আল্লাহ রসুলের বাড়িতে বাড়িগুলিতে কোনোদিন চুলা জ্বলতো না আগুন জ্বলতো দুই মাস আড়াই মাস ধরে সকল তো মাকানাই এই সকম উরুয়া জিজ্ঞেস করেছিলেন উরুয়া তখন ছোট ছিলেন তো আল্লাহ রসুলের জামা নাই পরে মা আয়েশাকে তার খালাকে জিজ্ঞেস তাহলে কিভাবে আপনারা বেঁচে থাকতেন মা কানা ইয়াইশাকুম তাহলে কোন বস্তুতে আপনাদেরকে এইভাবে বাঁচিয়ে রাখতো কেমন করে বেঁচে থাকতেন এইভাবে সচ্ছলতা চলে এসেছে উর্বর জামানায় তখন কিভাবে আপনারা বেঁচে থাকতেন কালাত বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল আসওয়াদান দুইটি কালো বস্তু পানির কোনো রং আছে রং নেই কিন্তু বলে দেওয়া হলো খেজুর রং কালো আর ওই রঙের সাথে সাথে বলে দেওয়া হলে দুই কালো বস্তু অর্থাৎ তামারো ও খেজুর এবং পানি ইল্লা আন্নাহু কাদ কানা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরান তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিছু প্রতিবেশী ছিলেন মিনাল আনসার আনসারদের কানাত লাহুম মানায়েহ তাদের দুধ বতি কি ছিল বা দুধ দানকারী উঁট ছিল অথবা ছাগল ছিল সেই যুগে গরু ছিল না সেই জন্য এক্ষেত্রে বলতে হবে হয় উঁট ছিল আর না হয় ছাগল ছিল মানায় মানি হাতুনের বহু বচন মানে যেই বকরি ছাগল অথবা যেই উঁট কি করে দুধ দেয় তাকে মানিহা বলে ওয়াকানু ইয়ামনাহুনা রসুল আল্লাহ মিন আবিয়াতিহিম তাদের বাড়ি থেকে তারা কখনো কখনো কি দিয়ে দিত দুধ দিয়ে দিত দহন করা দুধ দিয়ে পাঠাতো কি নাহু তখন নবী করিম সাল্লাম আমাদেরকেও পান করাত আমাদেরকেও পান করাতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ইরশাদ করেছেন আল্লাহুম্মা মারজুক আলা মুহাম্মাদিন কুতান নবী সাল্লাল্লাহু দোয়া করেছেন আল্লাহর কাছে হে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিবার পরিজনকে পরিবারের লোককে কি দান করো অর্থটি ঠিক করেনি শুধু রিজিক দান করো বলেছে কুতান কুত মানে কোন রকম চলার মতো রিজিক দান করো এ হচ্ছে কুত কুতকে বোঝার জন্য আমাদের মাদ্রাসাতে ছেলেরা এইভাবে বলতো কুত লায়ামুত মানে এত পরিমাণ খাদ্য যাতে মানুষ মরে না যায় খেয়ে দিয়ে বাঁচতে পারে কুতের সাথে কি লাগিয়ে দিবেন লায়ামুত কুত লায়ামুত মানে কুত কাকে বলে যেটা খেয়ে বেঁচে থাকা যায় মরে না মানুষ আপনি আড়াইশো গ্রাম চাউলের ভাত খাবেন যদি একশো গ্রাম খান তো মরে যাবেন কি বেঁচে থাকবেন বুঝতে একেবারে সর্বনিম্ন যাকে বেঁচে থাকা যায় তাকে বলে কুত কুত বলে পেট ভরে খাওয়াকে কুত বলে না তো নবী সাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ মোহাম্মদ সাল্লামের পরিবারের লোকদেরকে কুত দান করো সামান্যতম যা খেয়ে বেঁচে থাকতে পারে ততটাই দান করো আল্লাহ মারজুক আলা মোহাম্মদিন কৌতান নবী করিম সাল্লাহ ইসলাম এই দোয়া করেছেন আল্লাহ রবুল আলম আমাদের রুজিতে যেন বরকত দান করেন নিয়ামতের শুক্রিয়া আদায় করা যেন তৌফিক দান করেন নিয়ামতের হক আদায় করা যেন তৌফিক দান করেন আওয়ালে মলাবে সাতিন অলিমা করতেন কোথায় আছে অলিমা তো নবী সাল্লাম করেছেন ছাতু দিয়ে পনির দিয়ে খেজুর দিয়ে কিন্তু নবী সাল্লাম আউয়াকে বলেছিলেন আব্দুর রহমান আউ যখন বিয়ে করেছিল তখন বলেছিলেন তাকে বিয়ে করেছ আওয়ালে মলাও বেশা একটা বকরি পেলে আর বকরি ভুনলে ভুনা বকরি দিয়ে অতটা বেশি লোককে খাওয়ানো যাবে না যতটা হয়তো ঝোল করলে খাওয়া যাবে এই জন্য নবী সাল্লাম বলেছেন এজা তাবাখতা এজা তাবাখতা লাহমান ফা আকসের মা আহা কত আহাদ জিরানাকা হাদিসটি শুনে নেন যখন কোনো গোস্ত পাক করবে আকসের মা আহা তখন বেশি করে পানি দিও কোন হাদিসের আকসের মারাক আহা মারাক মানে ঝোল ঝোল বেশি করে করিও ওয়া তা আহা জিরা নাকা আর পাড়া প্রতিবেশীকে কিছু না দিতে পারলে ঝোল দিয়ে ওর সাথে এক দুই বটি এক দু টুকরো গোস্ত দিয়ে দিয়া তাহলে এতে বেশি আমরা আমাদের পরিবেশে কি করি বড় বড় করে আরবদের মতো করতে পারি ওই ছোট ছোট করে বলি মাছ কাটে গোস্ত কাটে ছোট করে আর ছোট করে কাটবে কেন যাতে বেশি বরকত হয় বেশি লোককে খাওয়ানো সম্ভব হয় এই জন্যই যেহেতু অভাব আছে আমাদের যাদের অভাব আছে তাই করি কিন্তু যাদের অভাব নেই গোটা গোটা মুরগি নিয়ে বসেছেন খেলো খেলো একটু খেলো তারপরে রেখে দিল করছে তো নবী করিম সাল্লাহ সাল্লাম জীবনে ভুনা বস্তু খাননি কারণ ভুনা দিয়ে বেশি লোককে খাওয়ানো যাবে না তখন তো সেটা ঝোল করলে অনেক লোকে খাওয়ানো যাবে নিয়মিত সর্বক্ষণের জন্য আমল করা বা নিয়মিত কোনো আমল করা যে কোনো আমল করলে নিয়মিত সে আমল করে যাওয়াই হচ্ছে উত্তম কাজ মধ্যপন্থা অবলম্বন করা এটি ফরজ অজেবের ক্ষেত্রে নয় এটি কোন ক্ষেত্রে নফল এবাদত বন্দীর ক্ষেত্রে মোস্তাহাব কাজগুলির ক্ষেত্রে তাহাব বা নফল কাজের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করেন আর ফরজ অজেবের ক্ষেত্রে না যেইভাবে আল্লাহ রসুল বলেছেন সেভাবে পালন করতে হবে ওই ক্ষেত্রে আপনি মধ্যপন্থা বলতে পারেন না এক দল একবারে চল্লিশ দিন একটা না তকবির তাহারিমা সমান নামাজ পড়ছে আর এক দল একেবারে জামাত ছেড়ে ঘরে ঘরে নামাজ পড়ছে আমি মধ্যামধ্যি করি যদি কেউ এরকম আমি মধ্যমপন্থী মানে কখনো জামাত ধরি কখনো ধরি না কখনো বাসায় পড়ি কখনো মসজিদে চলবে চলবে না এই মশলা বুঝে নিতে হবে যে শাব্দিক অর্থ করে রেখে যে মধ্যপন্থা অবলম্বন করা তুই হুজুর কাছে তো পড়ে এসেছি যে সবসময় মধ্য মধ্যপন্থী মুসলমান হইতে হবে মানে অত বেশি আমল করব না আর অত কমও করব না মাঝামাঝি থাকি না না না এটা ফরজ অজবের ক্ষেত্রে নয় এটি কোন ক্ষেত্রে নফল এবাদত বন্দেগীর ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে এমন নয় যে আপনি নফল নামাজই পড়েন না নফল রোজাই করেন না সারা বছর চলে গেল যদি জিজ্ঞাসা করি ভাই কয়টি রোজা রেখেছেন আপনি এই মাসটা একটা মাস গেল কয়টি নফল রোজা রেখেছেন না তা তো রাখিনি ওই তো রমজানে রেখেছি বা সওয়ালের ছয়টি রেখেছি ব্যাস বা ওই আরাফা রোজা রেখেছি আর নেই এমনটাও হইতে হবে না আর এমন হইতে হবে না যে শনিবার রবিবার সব মঙ্গল বুধ বৃহস্পতি রোজা রেখেই যাচ্ছেন রেখেই যাচ্ছেন মাসে বিশ দিন পঁচিশ দিন শুধু রোজা আর ডিউটি হ্যাঁ? আর ডিউটিতে গেলে তাহলে এলেম কি শিখবেন আমার এক সাথী ছিল খুবই পরেশগার মানুষ আবু দাউদ তিরমিজি পড়তাম খুব ভালো ওস্তাদের কাছে তিরমিজি পড়তাম তার কাছে প্রথম হাদিস হাদিস বুঝতে শিখি যে হাদিস কেমন করে বুঝতে হবে সেই সাথী আমার খুব পরেশগার তাহাজুদ পড়তো তো তাহাজুদ এত লম্বা করে রাত্রে পড়তো সকালে এসে যেমনই ক্লাসে বসলো ঘুম এবার পড়তাম প্রায় আমি আর ও কোনোদিন এবার তো পড়তো না আর ঘুমাইতো কি বুঝবে এলেম শিখতে এসে ক্লাসে যদি ঘুমান তো পরীক্ষার ফলাফলই বা কেমন হবে আর কেমন করে বা ভালো আপনি আলেম হইতে পারবেন তাহলে বোঝা গেল যে আপনার ওই বেশি বেশি লম্বা যদি পড়া যদি অন্য কোনো আমলে বাধা সৃষ্টি করে বা সেখানে ব্যাঘাত ঘটায় তাহলে সেটি পছন্দনীয় নয় এর নাম হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা আপনার ফরজ ডিউটি আছে দশ ঘন্টা বারো ঘন্টা আর আপনি রাত জেগে জেগে নামাজ নফল পড়বেন রাত জেগে জেগে আপনি বই পড়বেন ক্যাসেট শুনবেন না এই ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করতে হবে যে আমি কতক্ষণ ক্যাসেট শুনলে ইসলামী কতক্ষণ আমি যদি ইসলাম চর্চা করি কতক্ষণ তাফসির পড়ি হাদিস পড়ি তাহলে আমার ডিউটিতে অসুবিধা হবে না মোটামুটি ছয় ঘন্টা যদি ঘুমিয়ে যায় তাহলে আর ডিউটি করতে অসুবিধা নেই আপনি চার ঘন্টা তিন ঘন্টা ঘুমাবেন আর দিনে গিয়ে ডিউটি করতে পারবেন না অলসতা করবেন আর ওই যে সুপারভাইজারের গাল খাবেন এটা ভালো কাজ কখনো ভালো কাজ না এর মানে হচ্ছে আলকাস্ত মধ্যপন্থ অবলম্বন করা হ্যাঁ জি যেদিন অজমহফিল হয় রাত্রে সেই দিন ফজর নামাজ যায় মেলাদ করে ফজর নামাজ যায় তো এই হচ্ছে অবস্থা এই হলে হবে না তো কথা হচ্ছে এগুলি তো অনেকগুলি তো বিদাত বিদাত আসলে তো প্রশ্ন ওঠে না ত্যাগ করতে হবে কিন্তু যেগুলি মোস্তাহাব এবাদত নফল রোজা রাখা মোস্তাহাব কিনা নফল নামাজ পড়া তাহাজ পড়া মোস্তাহাব কিনা এশরাক চাষ পড়া মোস্তাহাব কিনা সকালবেলা আপনার কাছে দু ঘন্টা টাইম আছে তারপরে ডিউটি দিয়ে তাহলে সে সারাদিনের ডিউটি এখন সকালবেলা যদি ওই হাদিস আমল করতে যান নিয়মিত হয়তো আপনার জন্য বড় কষ্ট হয়ে যাচ্ছে আমল করতে পারলে তো খুব ভালো যে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে গেলেন ফজর নামাজ মসজিদে বসে গেলেন তারপরে আপনি এশরাক হয়ে দুই রাখাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন তার প্রতিদিন অমরাতেন তাম্মাতেন তাম্মাতেন হাদিস আছে অমরান নাকি পাওয়া যাবে আমল করতে পারলে ভালো ডিউটি হালকা মধ্যখানে হয়তো রেস্ট পেয়ে যাচ্ছেন দুপুরবেলা তাহলে অসুবিধা নেই কিন্তু যদি ভারী কাজ খুব কষ্টের কাজ আর আপনি সকালবেলা বসে থেকে ওই সময়টা একটু আরাম করলেন না রাত্রেও বেশি চার ঘন্টা হয়তো ঘুম হয়েছে তাহলে কষ্ট হয়ে যাবে তার জন্য এই ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন যেটা পারবেন আপনি ততটা নেন আপনি দায়িত্ব যেটা পারবেন না যেটা করতে গিয়ে অন্য অন্য কাজের ক্ষেত্রে আপনার খুব ক্ষতি হয়ে যাবে বাধা সৃষ্টি হয়ে যাবে বা গুণাগার হওয়ার আশঙ্কা রয়েছে না অনেক তাহাজুদ পড়া ভাই আছে তাহাজুদ পড়লো খুব লম্বা করে আর ফজরে জামাতি হাজির হতে পারলো না শুরু করেছে রাতে একটা থেকে তাহাজুদ পড়া তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত তাহাজুদ পড়ে একটু ঘুম একটু ঘুমটা দিয়ে দিই এক ঘন্টা তো আছে ফজর আর দিল এমন ঘুম যে সূর্য উঠে গেল তো গুণাগার হবে এরকম সেই ক্ষেত্রে আপনি যদি এক ঘন্টায় তাহাজুদ পড়েন আধা ঘন্টা চল্লিশ মিনিট পড়েন আর ফজরের জামাতটা ঠিক রাখেন এটি হচ্ছে মধ্যপন্থা তো মধ্যপন্থাটাকে সবসময় বুঝতে হবে মধ্যপন্থা রোজার ক্ষেত্রে সপ্তাহে দুদিন রোজা রাখেন মধ্যপন্থা সোমবার বৃহস্পতিবার মাসে তিনটি করে রোজা রাখেন তিনটি মাসে হলো আর সপ্তাহে দুইটি করে হলো চার দুগুণে আট তাহলে আট তিন এগারোটা মোটামুটি তাহলে মাসের এক তৃতীয় অংশ রোজা রাখে যদি কেউ মাসে দশটি রোজা এগারোটি রোজা রাখে তাহলে এটা হচ্ছে মধ্যপন্থা নবী সাল্লামের সন্ন্যত এইভাবে কিন্তু কেউ যদি বিশ দিন রোজা রাখে শক্তি থাকে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না ভালো শক্তিশালী মানুষ তাহলে ঠিক আছে কিন্তু দুর্বল মানুষ আজকের বিষয়বস্তু হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা আর আরেকটি বিষয়বস্তু হচ্ছে যে কোনো আমল করলে কন্টিনিউ করা নিয়মিত করে যাওয়া আমল আপ ডাউন না খড়ে যেমন আগুন লাগে ধাই করে আগুন লেগে লাফিয়ে উঠলো আগুন আর এক মিনিটের মধ্যে আগুন বসে গেল তারপরে ওই ছায়ের মধ্যে আগুন খুঁজছেন আগুনই খুঁজে পান না তো কিছু লোকের ওই রকমই আমল আছে কিছু দিন হ্যাঁ মন হলো একেবারে ফরজ অজেব সুন্নাত মুস্তাহাব নফল আর কাজ করবো সব ছেড়ে দিয়ে এখন একবারে আল্লাহ বিল্লা আল্লাহ বিল্লা আর তারপরে হঠাৎ করে দেখো বড় দাড়ি ছিল হঠাৎ করে দাড়িকে একবার কুরবানি করে দিয়েছে হ্যাঁ ফজরের নামাজে পাওয়া যায় না তাকে খুঁজে দিন শিখতে আর পাওয়াই যায় না কিছুদিন তো আল্লাহ প্রত্যেক দিন পড়ে থাকতো ইসলামিক সেন্টারে তারপরে সপ্তাহে শুক্রবারও পাওয়া যায় না মঙ্গলবারও পাওয়া যায় না সপ্তাহে দুদিনও পাওয়া যায় না ঠিক নাই আপনি কি করেন যে কোনো আমল করবেন এলএম শিখাও আমল আর যে কোনো এবাদতবন্দি করা আমল যে আমল করতে হবে নিয়মিত চালিয়ে যেতে হবে নিয়মিত চালিয়ে যেতে হবে সর্বক্ষণের জন্য বেশি আপ ডাউন না যে একসময় খুব ভালো পরিবার হয়ে গেলেন আর একসময় ফাঁসেক হয়ে গেলেন এক সময় এত ঘৃণা যে সাথী বন্ধুদের যে টিভি আছে ভেঙে দেবো টিভি আর কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনি সেই টিভির সামনে বসে ফিল্ম দেখছেন চলবে না এটা খারাপ কথা আপনাকে মধ্যপন্থ অবলম্বন করতে হবে কারোর টিভি ভেঙে দেবো অন্যের টিভি ভেঙে দেবো অন্যের ধন সম্পদ নষ্ট করবো এটা আপনার কাজ নাই আর এমন হয়ে গেলে কিছুদিন অফ হয়ে যায় যে আপনি নিজে ফিল্ম দেখা শুরু করলেন তাও না এটি হচ্ছে আল মোদাওয়ামা আল আমাল দিনের প্রতি আমল করার ক্ষেত্রে স্থায়ী হইতে হবে আপনার আমল এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস নিয়ে আসা হয়েছে এখানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সেই হাদিসগুলি এখানে উল্লেখ করেছেন প্রথম হাদিস সামেত আবি আশ বলছেন যে আমি আমার আব্বার কাছে শুনেছি তিনি বলছেন সামেত মাসরুকান মাসরুক তাবেই তার কাছে শুনেছি বলছে সাল তু আয়েশা আল্লাহ আনহা আমি মা আয়েশা আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করেছি অনেক তাবেইনরা মা আয়েশা রাজি আল্লাহ আনহার কাছে পড়াশোনা করতেন কিন্তু মনে রাখবেন পর্দার আড়াল থেকে হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ইন্তেকালের পরে মা আয়েশা অত্যন্ত বড় ফাকিহা ছিলেন জ্ঞানী ছিলেন আলেমা ছিলেন ফাজিলা ছিলেন আল্লাহ আনহা দর্শ দিতেন যেহেতু খুব পীড়াপিড়ি লোকেরা করতো যে অনেক মাসলা মাসাইল যেগুলি আমরা জানি না যেগুলি মাসলা মাসাইল হয়তো মহিলারাই জানতে পারে মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল আপনি ইন্তেকাল করে যাবেন সেগুলি মশলা যদি এভাবে থেকে যায় তাহলে তো আমরা মাহরুম থেকে যাব উম্মত মাহরুম থেকে যাবে তো তিনি দর্শ দিতেন যারা যাদের যারা মাহরাম যেমন অরুয়া বোনের ছেলে তারা বিনা পর্দাতে খালার কাছে পড়াশোনা করতো বিনা পর্দাতে আর যারা গায়ের মাহারাম মাহারাম নয় তারা পর্দার আড়াল থেকে আয়সা আল্লাহ তাল্লাহার কাছে হাদিস শিখতো ফেকের মাসলা মাসাইল তো তারা দার্শনিক এই মাসরুক জিজ্ঞেস করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আইজুল আমলে কানা আহাব্বা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লামের নিকট কোন আমলটি অত্যন্ত প্রিয় ছিল দেখেন প্রশ্ন কোন আমলকে নবী সাল্লাম খুব বেশি ভালোবাসতেন মানে কোন ধরনের আমল আমল আমলের এ সম্পর্কে নয় যে কোন কোন আমল বরং কোন ধরনের আমল ধরন সম্পর্কে কৈফিয়াত সম্পর্কে জিজ্ঞাসা কোন কোয়ালিটির আমল কালা আদ্দা কালাত আদ্দায়েম মা আয়েশা বললেন কি আদায়ম দায়ম মানে বুঝেন তো যে আমল হামেশা হয় হামেশা কথা তো আমরা বুঝি যদি উর্দু ভাষা হর হামেশা সর্বদাই যে আমলটি সার্বক্ষণিক করে যান আপনি নিয়মিত প্রতিদিন তাহাজ্জুদ পড়ে এমন নয় যে বছরে দুদিন চার দিন ধরলেন তাহাজ্জুদ এমন যে রাত্রে তিন ঘন্টা চার ঘন্টা আর তার মাসকে মাস আর রাত্রে জাগরণ নেই রাত্রে উঠে আল্লাহর কাছে একটু দোয়া নেই না নিয়মিত আধা ঘন্টা এক ঘন্টাই পারছেন আপনি এক ঘন্টা প্রতিদিন করেন আপনি তাহাজুদের ক্ষেত্রে উত্তম হচ্ছে যে নিয়মিত অল্প সময় হইলেও নিয়মিত আল্লাহ রাব্বুল আলমের সাথে সম্পর্ক রাখা খাস সম্পর্ক আল্লাহ রাবুল আলমের সাথে থাকবে নফল এবাদতে আপনার অংশ থাকবে নিয়মিত থাকবে গ্যাপ হবে না বেশি আর দাইম সার্বক্ষণিক আমল হবে বলতো ফি নবী সাল্লাহ সাল্লাম কোন সময় কেয়ামুল্লাইল লাইল করতেন অর্থাৎ তাহাজুদ পড়তেন রাত্রের কোন অংশে তাহাজ্জুদ পড়তেন কাল মায়েশা বললেন কানা ইয়াকুম নবী সাল্লাম কেয়াম করতেন তাহাজুদ পড়তেন এজা সামিয়া সারেখা যখন মরগকে বাঘ দিতে শুনতেন সারেখ মানে চিৎকারকারী সারাখা মানে চিৎকার করা তো এই চিৎকারকারীকে মোরগ দিক মোরগের কথা মোরগ যখন বাঁক দিয়ে উঠতো মোরগের বাঘ আর মোরগের বাঘ কখন হয় প্রথম রাত্রে হয় না শেষ রাত্রের দিকে হয় একেবারে শেষ রাত্রে নয় শুরু হয়ে যায় আর এটা তিনটের পর থেকে শুরু হয়ে যায় আর অন্য হাদিসে এটার আরো ব্যাখ্যা অন্যভাবে রয়েছে যে নবী সাল্লাম শেষ তৃতীয় অংশে বন্দী করতেন এবং উৎসাহিত করেছেন শেষ তৃতীয় অংশ হচ্ছে সর্বোত্তম অংশ এই রাতের আল্লাহ রাব্বুল আলমিন প্রথম আকাশে সে বান্দাদেরকে ডাকবেন তারিখ মানে মোরগ তো মোরগের বাঘ যখন শুনতেন বা ডাক শুনতেন তখন নবী সাল্লাম ক্যাম করতেন তাজুদ পড়তেন দ্বিতীয় হাদিস আন আয়েশা তান্নাহা কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহ আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু সবচাইতে প্রিয় আমল রসুল্লাহ সাল্লামের নিকট ওই আমলটি ছিল যে আমলের ওপর ওই আমলকারী ব্যক্তি স্থায়িত্ব অবলম্বন করে বা সর্বক্ষণ সেই আমল চালিয়ে যায় নিয়মিত যে আমল করে সে আমল নবী সাল্লাম পছন্দ করতেন নিজের জন্য সে আমল পছন্দ করতেন আর অন্যের ক্ষেত্রেও সে আমল পছন্দ করতেন এই জন্য বেশ কিছু সাহাবাহিক রাম সম্পর্কে এরকম নবী সাল্লামের কাছে যখন অভিযোগ আসলো তাদের স্ত্রীদের পক্ষ থেকে বিশেষ করে আবু দারদার ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা আবু দারদার মতন বিয়ে করে বিয়ে করে স্ত্রী রেখে সারা রাত তাহাজ পড়তো সারা রাত তাহাজুদ বিছানায় যায় না স্ত্রীর কাছেও যায় না রাত্রে তো এবাদত বন্দী তাহাজুদে কেটে গেল দিনে দিনে রোজা রেখে নিয়েছে এখন এই রকম স্ত্রীর আর সাজসজ্জিত হওয়ার কি প্রয়োজন তো আবু দারদার এক ঘনিষ্ঠ ব্যক্তি ছিল সেই ব্যক্তি হয়তো তার বাড়িতে কোনো কাজে গেছে তারপরে জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে যে কি অবস্থা আবু দারদার কেমন নতুন বিয়ে হয়েছে কেমন আবু আবু দারদা কেমন বলছে আবু দারদা লাইসাল্লাহ হাজাতন ফের দুনিয়া আবু দারদার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই না স্ত্রী না ধন না টাকা না পয়সা ওই সব কোনো সম্পর্ক নেই ও বিয়ে করলে হবে কি লাইসালাম হাজাতুন ফির দুনিয়া মফিল না হ্যাঁ আরো একু মফিল লাই রাত্রে তাহাজ পড়ে সারা রাত ধরে আর দিনে রোজা রাখে নবী সাল্লামকে গিয়ে সাহাবি জানিয়ে দিলেন যে আবু দারদার নতুন বিয়ে করে সারা অবস্থায় এইরকম গাড়ি আল্লাহর কাছে পছন্দ নয় পছন্দ কি গেলেন দেশে আর দেশে যাওয়ার পরে দুই মাস ছুটি তার মধ্যে চল্লিশ দিন চিল্লাই চলে গেলেন পছন্দ আল্লাহর কাছে কখনো না খবরদার এই আবু দারদার এই এই এই এই এবাদতের মিশাল তারপরে সুন্নত মোতাবেক হলি আর যদি সুন্নত মোতাবেক না হয় তো আরো অপরাধ বুঝতে পারছেন তো সুন্নত মোতাবেক হলেও সমস্যা এখানে যে আপনি ব্যালেন্স ঠিক রাখতে হবে ভারসাম্য ঠিক রাখতে হবে আপনাকে নবী সাল্লামে জানতে পেরে আবু দারদাকে ডাকলেন ডাকো আবু দারদাকে ডাকো ই ইয়ে নতুন বিয়ে করে বোর খবর খোঁজ খবর নেই না বললেন আবু দারদাকে রসুল্লাহ সাল্লাম আবু দারদা কি ব্যাপার তুমি বিয়ে শাদী করেছো হ্যাঁ, বিয়ে শাদী করেছি তুমি নাকি দিনে রোজা রাখো রাত্রে সারাতে ইবাদত করো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহ তৌফিক দিয়েছেন রাত্রে নামাজ পড়েছি দিনে রোজা রাখছি এই জন্য তুমি বিয়ে করেছো দার না ইন্নালে আইনে কালেকে হাক্কান বলে জাসাদে কালেকে হাক্কান বলে জৌজে কালেকে হাক্কান বলে জৌরে কালেকে হাক্কান ফাতে কুল্লা জি হাক্কিন হোক তোমার চোখের হক রয়েছে তোমার দেহের হক রয়েছে জজ তোমার স্ত্রীর হক রয়েছে তোমার জায়রিন তোমার মেহমান অতিথিদের হক রয়েছে সবার হক রয়েছে সুতরাং সবার হক আদায় করিও শুধু রোজা রাখলে হবে না নফল রোজা আর শুধু সারা তাহাজুদ পড়লে হবে না বেশ কিছু সাহাবাইকের আমরা পিড়াপিড়ি করে নবী সাল্লামের কাছে বেশি বেশি রোজা রাখা মানে দাউদ আলি সালামের চাইতেও বেশি রোজা রাখবো এইরকম যে তাদের মন মানসিকতা ছিল অনুমতি নিয়ে নিজে নবী সাল্লামের কাছে যার ফলে শেষ জীবনে তারা অন্ধ হয়ে গেছিলেন দৃষ্টিশক্তি চলে গেছিল তাহলে নিজেকে নফল এবাদতে এত বেশি কষ্টে নিমজ্জিত করা যার পরিণাম হয়তো পার্থিব ক্ষেত্রে আখেরাতে তো আলহামদুলিল্লাহ যতটুকু যায় যাচ্ছে সেই ক্ষেত্রে আল্লাহ ভালো দেবেন ইনশাআল্লাহ কিন্তু আপনি বরদাস্ত হয়তো করতে পারবেন না পরে অসহায় হয়ে পড়বেন আপনার ছেলেদের কাছে অসহায় হয়ে যেতে স্ত্রীর কাছে অসহায় হয়ে যেতে হবে নবী সাল্লাম তাকে তখন সঠিক জিনিস শিখিয়ে দিলেন যে না প্রত্যেকের হক আদায় করবে বিয়ে করে স্ত্রীর হক আদায় করতে হয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহ কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন ইউনজি আহাদাম মিনকুম আমালুহু তোমাদের কাউকে তার আমল মুক্তি দিতে পারবে না তোমাদের কোনো ব্যক্তিকে তার আমল মুক্তি দিতে পারবে না নাজাত দিতে পারবে না তাহলে যতই আমল করেন না কেন গর্ব করা যে আমি এত পরিষ্কার এত নামাজ পড়ি এত রোজা রাখি এত দিনের সাথে আমি জড়িত এত দিনের দাওয়াতের কাজ করি এত ভালো কাজ করি আর আমি জান্নাত পাবো না তো কে পাবে মূর্খান বড় মূর্খান এর চাইতে বড় জেহালাত আর কিছু নেই বরং এটি অহংকার হতে এই অহংকারের কারণে অধপতন হতে পারে দুনিয়া এবং আখেরাত বরবাদ হতে পারে লাইয়ুনজিয়া শুধু না না কখনো লান মানে হচ্ছে কখনো না কশ্চিন কালেও না লাইন যে আহাদামিনকুম তোমাদের কাউকে কোশ্চিন কালেও তার আমল নাজাত দিতে পারবে না মুক্তি নিয়ে এসে দিতে পারবে না মুক্তির পরোয়ানা আমলের দ্বারা আসবে না কিসের দ্বারা আসবে আল্লাহ রহমতের দ্বারা কিন্তু আমল ছাড়া আল্লাহ রহমত হয় না এই কথা মনে রাখতে হবে যে রহমতের আশাবাদী আর আমার নামাজেরই ঠিক নেই আমার আমলের ঠিক নেই তা চলবে না আমল করে নিজের আমলের উপর নির্ভর করতে হবে না নির্ভর করতে হবে আল্লাহ রহমতের উপর কালু সাহাবারা বললেন ওয়ালা আন্তা রাসূলুল্লাহ এমন কি আপনিও আপনার আমল আপনাকে নাজার দিতে পারবে না কেমন কথা কারণ এখানে নবী সাল কি বলেছেন লাইন যে আহাদান কাউকে কোনো ব্যক্তিকে তো কোনো ব্যক্তির মধ্যে নবী সাল্লাম সামিল তাই সাহাবার জিজ্ঞেস আপনার আপনার আমল মাশাআল্লাহ আপনার দ্বারা সারা বিশ্ব আলোকিত হলো সারা বিশ্বের কুহরি দূর হলো আর আপনার আমল দ্বারা আপনি মুক্তি পাবেন না ওয়ালা আনতে ইয়া আপনিও না আলা ওয়ালা আনা এমনকি আমিও না ওয়ালা আনা আমিও না ইল্লা তবে হ্যাঁ যদি আল্লাহ আমাকে তার রহমত দিয়ে ঢেকে নেন আচ্ছাদিত করে দেন ঢেকে দেন আল্লাহ আমাকে তার খাস রহমত দিয়ে যদি ঢেকে দেন তা আমি মুক্তি পাবো তিনিও রহমতের আশাবাদী এবং তার জন্য রহমত অনিবার্য রয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহর রহমত ছাড়া কেউ মুক্তি পাবে না আমল দিয়ে মনে করবেন আমি অমুক আমি তমুক সুতরাং আমাকে পারে কে আমাকে পাই কে না কখনো না তারপরে নবী সাল কি বলেন সাদ্দিদু সাদ্দেদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া সাইয়ুমিনা দুলজাহ ওয়াল কাসতা আল কাসতা তাবলুগু আমাদেরকে পথ নির্দেশনা দান করা হয়েছে এই কথাটা শুনেন সাদ্দেদু সাদ্দেদু সাদিদ থেকে এসেছে কুল কাউলান সাদিদা সঠিক পথ অবলম্বন করা যেই পথে মুক্তি পাওয়া যেতে পারে নামাজের পথে মুক্তি রয়েছে রোজার পথে মুক্তি রয়েছে হজ জাকাত ফরজ অজেব আদায়ের পথে মুক্তি রয়েছে বেশি বেশি নফল ইবাদত যতটা পারেন আপনি মুক্তি রয়েছে বান্দার হক আদায় করেন মাতা পিতার সেবা করেন মুক্তি রয়েছে তাহলে সাদ্দেদু সঠিক পথ ধরো সঠিক পথ অবলম্বন করো কারেবু এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো কারিব থেকে কারেবু তাহলে সঠিক পথ অবলম্বনের মাধ্যমে সঠিক আমল অবলম্বনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো ওয়াগদু এবং সকালবেলা কিছু এবাদত করো ওয়ারুহু এবং সন্ধ্যাবেলা কিছু এবাদত করো ও সাইয়ুম মিনাদুলজা আর রাতের শেষ অংশে সাইউন বলা হয়েছে রাতের শেষ ভাগের কিছু অংশে রাতের শেষ ভাগের কিছু অংশে এবাদত বন্দি করো অর্থাৎ তাহাজুদের নামাজ পড়ো ওয়াল কাস্তা ওয়াল কাস্তা মধ্যপন্থা অবলম্বন করো তাবলগু তাহলে গন্তব্য স্থানে পৌঁছে যাবে কত সুন্দর কথা তাহলে সঠিক পথ অবলম্বন করতে হবে সঠিক পথের উপর আমল করতে হবে সন্ন্যত মোতাবেক কারণ বিদাতি পথে নয় আর কি করতে হবে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য চিন্তাশীল হতে হবে যে আল্লাহ নৈকট্য কেমন করে হাসিল করতে পারবো সকালবেলা কিছু অজিফা অজিফা মানে আমাদের দেশে অজিফা পড়া কিতাব নয় বিদাতি অজিফার কিতাব নেই মানে আপনার এক পারা কোরআন পড়বো আমি সকাল সন্ধ্যাবেলা এক পারা পড়বো বা অমুক অমুক সুরাগুলি পড়বো বা একদিক থেকে কিছু তফসির পড়বো সকালবেলার কিছু আমল সকালবেলা জিকির আজকার সন্ধ্যাবেলা জিকির আজকার সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ আজিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ সকালবেলার জিকির সন্ধ্যাবেলা জিকির এখানে কিতাবও আছে ওই লিফলেটও আছে আমাদের সেন্টার থেকে লিফলেট দেখবেন তাহলে সকালবেলার এবাদত নফল জিকির আজকার সন্ধ্যাবেলার জিকির আজকার আর ভোর রাত্রের এবাদত বন্দেগি অর্থাৎ তাহাজ্জুদ ওয়াল কাজদা ওয়াল কাজদা মধ্যপন্থা অবলম্বন করো মধ্যপন্থা ব্যাখ্যা আগে করেছি তাহলে তাবলগও তোমরা তোমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যাবে আন আয়েশা তান্না রাসূল আল্লাহ কাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ ইরশাদ করে সাদ্দেদু ওয়া সাদ্দেদু সাদ্দিদু এর তাফসীর হয়ে গেছে সাদ্দেদু মানে হ্যাঁ সঠিক পথ অবলম্বন করো আমলের ক্ষেত্রে ওয়া এবং আল্লাহ নৈকট্য লাভ করো ওয়া আলামু বাড়তি কথা এতে রয়েছে ওয়া আলাম আর জেনে রেখো জেনে রেখো কি আন লাইয়ুদ খেলা আহাদাকুম আমালুহুল জান্নাহ তোমাদেরকে তোমাদের কাউকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না নামাজ রোজা দিয়ে তুমি জান্নাতে চলে যাবে তা করতে পারবে না ওয়াইন্না আহাব্বাল আমালে আদুয়া মুহা ইলাল্লাহ ওয়াইন কাল্লা সবচাইতে আল্লাহর নিকট প্রিয় আমল হচ্ছে যে আমল নিয়মিত হয়ে থাকে আদুয়া মহাওয়াই দায়েম থেকে নিয়মিত হয়ে থাকে ওয়াইন কাল্লা যদিও তার পরিমাণ কম হয় তাহাজ্জুদ পড়তে পারেন না দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে একটু দোয়া করেন বড় রাতে সপ্তাহে রোজা রাখতে পারেন না মাসে আপনি একটি দুটি পারলেন আপনি বা ছুটির দিনই পারলেন আপনি পারেন এত হার্ড পরিশ্রম করতে হয় যে আপনি বৃহস্পতি সোমবারও পারেন না শুক্রবারই পারছেন শুক্রবারে আর না নিয়তের উপর নির্ভর করছে শুক্রবার আমার ছুটি আলহামদুলিল্লাহ এই দিনটিকে আমি রোজায় লাগাবো যতটুকু পারছেন আপনি করছেন তাহলে কি হবে মাঝে মাঝে ওয়াইন কাল্লা যদিও পরিমাণ কম হয় কিন্তু নিয়মিত হইতে হবে এইরকমই দান খায়রাতের ব্যাপারে এইরকম আত্মীয় স্বজনদেরকে দেওয়ার ক্ষেত্রে এইরকমই ভাই বোনদের দেওয়ার ক্ষেত্রে এইরকম এইরকম মাতা পিতার সেবার ক্ষেত্রে মাতা পিতার কাছে টাকা পাঠানোর ব্যাপারে যতদিন বিয়ে হয়নি সব টাকা ঢেলে দিলেন টাকা যা বেতন পাচ্ছেন মাসের যা খাওয়া একশো দেড়শো টাকা খরচ হলো বাকি টাকা বাবার নামে ড্রাফ মায়ের নামে ড্রাফ পাঠিয়ে দিলেন আর যেমনি বিয়ে হওয়া বিয়ে হয়ে গেছে এখন এখন শ্বশুর মুরব্বী এখন শ্বশুর বললা এতদিন বাবা বলা ছিল এখন শ্বশুর বলা বাংলাদেশি বিদাতি ছিল শ্বশুর কিবলা আমাকে এক ভাই বলছে শ্বশুর কিবলা ওই যে মাহফুজ ভাই ছিল না প্রথম শ্বশুর কিবলা তার কাছে শুনেছিলাম একদম বলছে আমার শ্বশুর কিবলা ভাম যে কথাটাকে ভুল শুনলাম নাকি আমার একটু এরকম শুনছি যে শ্বশুর কিবলা এর আগে কোনোদিন জানি না যে এই বিদাতি কথা যে শ্বশুরকে আবার কিবলা বলে পীর কিবলাটা জানতাম যে বিদাতিরা কবর মাজার পূজারা পীর কিবলা বলে পীরকে কিবলা আমাদের কিবলা তো আলহামদুলিল্লাহ একটি কাবাকে আল্লাহ কিবলা করেছে অমা জাল্লাল কিবলা তাল্লাতি কুনতা আলাইহা ইল্লা লিনা আলাম আল কিবলা আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বলেছেন তো শ্বশুর কিবলা একবার মনে হয়েছে আমার ভ্রম ভুল হলো অন্য কিছু বললেন আর একবার শুনলেন কি বলছিলেন যে শ্বশুর কিবল্লা আল্লাহ শ্বশুর কিবলা তো বিয়ের পরে শ্বশুর কিবলা হয়ে গেল বাবাকে সব টাকা পাঠিয়ে দিয়েছিলেন আর এখন মাসে একশো টাকাও পাঠান না তাদের ওয়ানাহারে কষ্টে কাটছে চিকিৎসার পয়সা নেই বাবা মায়ের কাছে না হলো না ওয়াইন কাল্লা অল্প অল্প করে হলেও নিয়মিত করতে হবে যে কোনো আমলের ক্ষেত্রে নিয়মিত আমল করে যেতে হবে আহাব্বা ওয়ান্না আহাব্বাল আমালে আদওয়া মহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা স্থায়ীভাবে হয়ে থাকে ওয়াইন কাল্লা যদিও কম হয় আয়সা রাজি আল্লাহ তালা নাহারও বলছেন সোয়েল নবী সাল্লাহ সাল্লাম নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইজুল আমলে আহাবুল আল্লাহ কোন আমল আল্লাহর নিকট অতি প্রিয় কাল আদুয়া মুহা যেটি স্থায়ীভাবে হয়ে থাকে ওয়াইন কাল্লা যদিও অল্প পরিমাণ হয় কালিল হয় কাল্লা থেকে কালিল থেকে যদিও অল্প ওয়াকাল আরো বললেন নবী সাল্লাম ইকলাফু মিনাল আমালে মা তুতিকুন নফল আমলের ক্ষেত্রে সেই আমলকে নিজের দায়িত্বে উঠিয়ে নাও কাঁধে উঠিয়ে নাও যা তুমি করতে পারো যার তোমার শক্তি রয়েছে ততক্ষণ মানে যার তাকাত শক্তি রয়েছে যতটা ক্ষমতা আছে ততটা নফল এবাদত উঠিয়ে নেন আর ক্ষমতা নেই আর ক্ষমতার বাইরে বেশি করে নিজের দায়িত্ব উঠিয়ে আর পারলেন না এমনটা করিয়েন না ইকলাফু মিনাল আমালে আর এই আমল মানে আগে যে জন্য ভূমিকা বলে দিচ্ছি কোন আমল ফরজ আমল অজম আমল নফল আমল কেউ যদি বলে আমি পারছি না সে যেন ফজরে যাচ্ছি না চলবে না ফরজ অজের জামাতে যাওয়া অজের যেতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ পড়তে হবে মাতা পিতার প্রয়োজন যেগুলি জরুরি প্রয়োজন সেটি করতেই হবে ফরজ আমি পারছি না কিছুই দেবেন না না দিতে হবে আপনার পেট কেটে দিতে হবে পেটের ভাগ থেকে কেটে বাবা মাকে দিতে হবে কিন্তু অতিরিক্ত যেটা দেওয়ার সেই ক্ষেত্রে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে যতটা তুমি পারো ততটা দাও ইকলাফ মিনাল আমালে আমলের অতটা দায়িত্ব নিজে টেনে নাও বা কাঁধে নাও মাততিকুন যতটা তোমার পক্ষে সম্ভব করা উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তাকে বললেন কে আলকামা বলছেন বলতো ইয়া উম্মুল মুমিনিন হে মুমিনদের মা উম্মুল মুমিনিন বলতেন তাবেইনরা উম্মুল মুমিনদেরকে রাসূলুল্লাহর বিবিদেরকে উম্মুল মুমিন মুমিনদের মা শ্রদ্ধার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে হারাম হওয়ার দিক দিয়ে উম্মুল মুমিন মুমিনদের মা যেমন মা আপনার কাছে শ্রদ্ধা ভাজন যেমন হারাম স্থায়ীভাবে তেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাত ওইরকমই হারাম ওইরকমই সম্মান বরং তার চেয়ে বেশি সম্মানের হকদার কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আমল কেমন ছিল হাল কানা ইয়াখুসু শাইয়া মিনাল আইয়াম কোন বিশেষ দিনগুলিকে নবী সাল্লাল্লাহু কি ইবাদত বندگیতে খাস করতেন যে এই এই দিনগুলি হচ্ছে বিশেষ দিন ইবাদতের দিন শুধু ইবাদত আর দুনিয়া করা নেই দাওয়াত দেওয়া নেই কোনো বাইরে যাওয়া নেই এরকম করতেন কালাতলা না খাস করে দিলেন এই দিনগুলি যারা চিল্লার জন্য খাস করে খাস করে দিই এই দিনগুলিতে আর দুনিয়াদারি নেই এই দিনগুলিতে বিবির খোঁজ খবর নেওয়া নেই এই দিনগুলিতে ছেলে মেয়ের খোঁজ খবর নেই চলে গেছেন কোথায় কোথাও নবী সাল্লাম সম্পর্কে এই কথাই জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনো কাজের জন্য দাওয়াতি কাজ তো ইবাদত কিনা তো দাওয়াতের জন্য নবী সাল্লামকে কিছুদিন এরকম করতেন যে এই দিনগুলি একেবারে দাওয়াতের কাজ আর বিবিদের সাথে কোনো সম্পর্ক নেই ছেলে মেয়েদের সাথে কোনো সম্পর্ক নেই এরকম করতেন না হালকানা ইয়াখুসু মিনাল আইয়াম কোনো দিনকে কি নবী সাল্লাম কোনো এবাদতের সাথে বা কোনো সৎ আমলের সাথে খাস করে দিতেন যে এই দিনগুলি এই কাজের জন্য একেবারে আল্লাহ মা এসা বলেন না তা না আমালহু দিমা তার আমল হতো স্থায়ী নিয়মিত আমল সার্বক্ষণিক আমল ওয়া আইয়কুম ইয়াস্তাতিউ মা কানা নবী ইয়াস্তাতিউ আর তোমাদের মধ্যে এমন কে আছে যে নবী নবী সাল্লাল্লাহু সাল্লামের মতো ক্ষমতা রাখে নবী সাল্লাম স্থায়ীভাবে আমল করতেন আর দীর্ঘক্ষণ এবাদতবন্দি করতেন দীর্ঘক্ষণ তাহাজুদ পড়তেন বেশি বেশি নফল রোজা রাখতেন আরো নেক আমল করতেন যা তোমাদের কারো পক্ষে সম্ভবপর নয় বিশেষ করে তাহাজ্জুদের ক্ষেত্রে নবী সাল্লাম এত বেশি ক্ষণ ধরে তাহাজ্জুদ পড়তেন আর যেটা সাধারণ মানুষের জন্য সম্ভব না আল্লাহ কোরআনে বলেছেন তিনটি অবস্থা তার সূরা মুজাম্মিলে রাতের এক তৃতীয় অংশ কখনো কখনো অর্ধে কখনো দুই তৃতীয় অংশ ইন্না রাব্বাকা ইয়ালাম আন্নাকা তাকুম আদনা মিন সুলুসাইল লাইলে নিসফাহু ওয়া সুলুসাহু কখনো দুই সুলুস মানে দুই তৃতীয় অংশ কখনো নিস অর্ধেক রাত আর কখনো ষোলো ক্ষমতা আছে আধা ঘন্টা পারি না নিয়মিত আধা ঘন্টা এক ঘন্টা পারি না তো আজকাল তাহাজুদ পড়ার লোকের এত অভাব হয়েছে মুসলিম আই যে হয়তো ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে পাওয়া যাবে না একটা ডিস্ট্রিক্ট খুঁজে ফেলে দেন হয়তো পাওয়া যাবে না ভালো করে দেখলে হয়তো পাওয়া যাবে না তাহাজুদ পড়ার লোকের কত অভাব সৎ আমলের তাহলে নফল রোজা রাখা লোক পাওয়া মুশকিল বৃহস্পতি অসম্ভব রোজা রাখা পাওয়া মুশকিল আমাদের পেটে তো বড় হয়েছে আর খিদা খিদা আমরা বরদাস্ত করতে পারি না এত মানে আমাদের অভ্যাস হয়ে গেছে খাওয়ার তো তাই বলছেন যে তোমাদের সাহাবাদেরকে সম্বোধন করে তাবাইনদেরকে সম্বোধন করে মা বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যে নবী সাল্লামের মতো ক্ষমতা রাখে আয়সা রাজি আল্লাহ আনাহা বলছেন সাদ্দিদু ও কারিবু আব শেরু সাদ্দিদু কারিবুর অর্থ হয়ে গেছে তাই না ও আব শেরু এবং সুসংবাদ নাও সঠিক পথে আমল করে যাও আল্লাহর নৈকট্য অর্জন করে যাও এবং এরপরে সুসংবাদ তোমাদের জন্য রয়েছে যে ব্যক্তি সৎ আমল করবে যে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে তার জন্য সুসংবাদ অবশ্যই আছে যে ভবিষ্যৎ উজ্জ্বল ভালো আমল করতে পারছেন আলহামদুলিল্লাহ দিনের কাজ করে যাচ্ছেন তাহলে আবশেরু মানে সুসংবাদ নাও সুসংবাদ রয়েছে আর কি তারপরে ফাইন্নাহু লা ইউদ লা ইউদখিলু আহাদানিল জান্নাহ আমাল আমালাহ বা আমালু তোমাদের কাউকে জান্নাতে তার আমল দাখিল করতে পারবে না কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ কালু ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদিন আল্লাহু বিমাগফিরাতিন ওয়া রাহমাহ এখানে দুইটি কথা বাড়ানো হয়েছে ওই হাদিসটি আল্লাহ যদি আমাকে রহমত দিয়ে ঢেকে নেয় এবং মার্জনা দিয়ে ঢেকে নেয় তো রহমতের সাথে সাথে নবী সাল কি বলেছেন মার্জনার কথা বলেছেন যদিও নবী ইকরিসাল্লামের আগের পরের গুনাহ মাফ তারপরে তিনি তাওয়াজু খাকসারি নমনীয়তার জন্য এই কথাটি বলেছেন আল্লাহর মাগফিরাতে সবাই মহতাজ তারপরে হাদিসে কি আছে এটি হচ্ছে আনাস বিন মালিকের হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লালানা ইয়াউমানিস সালাহ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নামাজ পড়াইলেন নামাজ পড়ালেন সুম্মা রাকাল মেম্বার তারপরে মেম্বারের উপর চড়ে গেলেন তারপরে মেম্বারের ওপর আরোহণ করলেন আশারা বিয়াদি কি জন্য মেম্বারে চললেন হ্যাঁ খুদবা দেওয়ার জন্য মেম্বারের ওপরে নবী সাল্লাম চেপে বক্তব্য করতেন খুদবা দিতেন উঁচু জায়গায় আজকাল খুদবার ক্ষেত্রে তো মেম্বার ব্যবহার করি আমরা আর মেম্বার ছাড়া এমনি খুদবাই সেখানে উঁচু জায়গার প্রয়োজন দেন উঁচু জায়গা আছে যাতে করে লোকজন দেখতে পায় বা লোকজনকে বক্তা দেখতে পায় তাতে আকর্ষণ বেশি হবে তাতে কথাবার্তা তাদের কাছে পৌঁছিবে হ্যাঁ এই জন্য উঁচু জায়গা থেকে বক্তব্য করা খুদবা ছাড়াও জুমার খুদবা ঈদের খুদবা ছাড়াও এগুলো হচ্ছে সব শরীয়তি খুদবা বাকি যেগুলি সাধারণ বক্তব্য দিনের বক্তব্য সেগুলিতে উঁচু জায়গা থেকে বক্তব্য হওয়া উচিত এই জন্য স্টেজ করা হয় ওয়াজ মাহফিলে বা দিনী মাহফিলে স্টেজ করা হয় অথবা উঁচু জায়গা থেকে বক্তব্য করা হয় নবী সাল্লাম মেম্বারের উপর চাপলেন ফাঁসারা বিয়াদি হাত দিয়ে ইশারা করলেন কোন দিকে কেবালা তিল মসজিদে মসজিদের কিবলার দিকে মসজিদের কিবলার দিকে ইশারা করলেন মেম্বারে চেপে ইশারা করলেন মসজিদের কিবলার দিকে তারপরে কি বললেন ফাকাল কাদ উরিতুল আনা মুনযু সাল্লাইতু লাকুম আস আল জান্নাতা ওয়ান নার আল জান্নাহ ওয়ান নার আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখিয়ে দেয় এটি নবী সাল্লাম মজুদা টিভি আবিষ্কার হলো আজকে ডিশের মাধ্যমে কোথায় কি হচ্ছে ভালো মন্দ সবই দেখতে পাচ্ছেন কোথায় কি ঘটনা ঘটলো ঘটলো ভালো হোক আর মন্দ হোক আজকে দেখতে পাচ্ছেন এই বিংশ শতাব্দীতে চোদ্দশো হিজড়ি পরে নবী করিম সাল্লাহ সাল্লামকে মসজিদে নবীতে আর সামনে টিভির পর্দার মতো জান্নাত এবং জান্নাত সাধারণ জিনিস নয় দুনিয়ার কোনো জিনিস নয় সিন দৃশ্য নয় বরং আখেরাতের পরলৌকিক দৃশ্য জান্নাত এবং জান্নামের দৃশ্য আল্লাহ রাবুল আলমিন দেখিয়ে দিয়েছেন সাল্লাহ আলিয়াল্লাম আল জান্নার মোমাসালাতে সে কবলে হাজাল জেদার এই দেওয়ালের উপরে দেওয়ালের উপর যেমন স্ক্রিন আসে কি বলে যে প্রজেক্টর না প্রজেক্টর দেখেছেন প্রজেক্টরে অথবা এমনিও এর এতে টিভি আছে বা কিছু আছে প্রজেক্টর বিশেষ করে দেওয়ালের উপরেই চলে আসে যা কিছু দেখাবার থাকে জি পর্দায় তো এই কিবলার দেওয়ালে নবিসামের কিবলার দেওয়াল কিসের ছিল হ্যাঁ খেজুর পাতার খেজুরের ডাল পাতা দিয়ে ছিল তাতে আল্লাহ রাবুল আলামিন দেখিয়ে দিলেন জান্নাত এবং জাহান্নামের দৃশ্য ফালাম আরা তারপরে নবিসাম বললেন ফালাম আরা কালিয়াও মেফিল খাই অশ্বারি আজকের মতো ভালো জিনিস কোনোদিন দেখিনি আর আজকের মতো খারাপ জিনিস কোনোদিন দেখিনি আল্লাহ আকবর আজকের মতো ভালো জিনিস মানে জান্নাতের মতো দৃশ্য পৃথিবীতে কোনোদিন দেখিনি আর দেখতে পাবেও না কেউ মাল আইনুন রাত নবী সাল্লাল্লাহু বলেছেন যে জান্নাতে আল্লাহ নেক বান্দাদের জন্য তৈরি করেছে হাদিসে কুলসি এটি আদ তো লেবাদিয়া সলেহীন আমার সৎ বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি না কোনো চোখে দেখেছে ওলা উজনুন সামিয়াত না কোনো কানে শুনেছে যতটা আল্লাহ রসুল বা আল্লাহ শুনিয়েছেন কোরআন হাদিসে ততটা তার বেশি কেউ বা এছাড়া অন্য কোনো সূত্রে আর কেউ শোনেনি ওয়ালা উজনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবে বাসার না কোনো মানুষের কল্পনা অতদূর পর্যন্ত পৌঁছেছে যে কল্পনার জগতে কল্পনা করে একজন রাজার বাড়ি কেমন হতে পারে একজন বাদশার বাড়ি কেমন হতে পারে প্রধানমন্ত্রী ভবন কেমন হতে পারে রাষ্ট্রপতি ভবন কেমন হতে পারে দেখেননি কিন্তু কল্পনা করছেন কল্পনার জগতে এগুলি তো কল্পনা করা যায় কিন্তু জান্নাত সম্পর্কে কল্পনা করেও জান্নাতের দৃশ্যে পৌঁছিতে কেউ পারবে না সেই জান্নাত এই খায়ের আল্লাহ রাবুল আলমী দেখিয়ে দিয়েছেন এই জন্য ওলামারা বলেছেন দুনিয়াতে মেয়া ফিল মেয়া মানে সেন পার্সেন্ট খায়ের নেই যে কোনো যতই ভালো জিনিস হোক সেন পার্সেন্ট খায়ের নাই তাতে কিছু পার্সেন্ট ক্ষতির দিক হয়তো আছে বা খারাপ দিক আছে বা ত্রুটি আছে এইরকমই পৃথিবীতে কোনো জিনিস যতই খারাপ হোক সেন পার্সেন্ট মানে সম্পূর্ণ পুরোটাই একবারে খারাপ আর খারাপ আর তার কোনো ভালো দিক নেই কিঞ্চিত পরিমাণ এরকম কিছু নেই দুইটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তার মেয়া মেয়া একবারে শতকরা সৎ ভাগই একশো ভাগে কি ভালো হচ্ছে জান্নাত আর শতকরা একশো ভাগই হচ্ছে খারাপ জাহান্নাম আল্লাহ দুনিয়ার আগুন দুনিয়ার আগুনে তো জ্বালিয়ে ফেলবে জানবে যে আপনার বাড়ির আগুন তো আপনার বাড়ি জ্বালাবে না জ্বালিয়ে দিবে কিন্তু আগুনের ফায়দা রয়েছে আগুন না হলে খেতেই পেতেন না আপনি হ্যাঁ কাঁচা কাঁচা খেয়ে মরতেন তাহলে দুনিয়াতে যতই খারাপ জিনিস হোক তার ভালো দিক আছে নবী সাল্লাম কি বললেন যে আজকের মতো ভালো জিনিস কোনোদিন দেখিনি আর আজকের মতো খারাপ জিনিসও কোনোদিন দেখিনি জান্নাতের মতো ভালো জিনিস কোনোদিন দেখিনি জাহান্নামের মতো খারাপ জিনিস কোনোদিন দেখিনি ফালাম আরা কাল ইয়াউমে ফিল খাইরি ওয়াশারে দুইবার করে এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করেছিলেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন